تعود صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نهاية قابل احترام جناب সভাপতি হাজরাত ওলামায় কিরাম অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবাহার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই শীতের রজনীতে কোরআনুল করিমের থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়ত করেছেন এজন্য সকলের জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল কোরআনুল করিমের থেকে কিছু আলোচনা পেশ করা হবে এজন্য আগে আমরা কোরআন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই কোরআনুল করিম কি জিনিস আল্লাহ সুবাহ আদম সালামকে এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন সাথে সাথে ইবলিসকেও দুনিয়াতে পাঠিয়ে দিলেন ইবলিস আল্লাহর কাছে আবেদন করল যেন তাকে তেয়ামত পর্যন্ত হায়াত দান করা হয় আল্লাহ তারা তাও মঞ্জুর করলেন ইবলিস আরো আবেদন করল যাতে করে বনি আদমের রগে রগে চলা যায় আল্লাহ রাব্বুল আলমিন সেটাও পূরণ করলেন আদম আলাইহিসালাম মনে মনে খুবই চিন্তায় পড়ে গেলেন যেই ইবলিস আমাকে ধোকা দিল সেই ইবলিস এখন আমার সাথে আবার দুনিয়ায় যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে এদেরকেও বিভ্রান্ত করবে আবার ইবলিসের বয়স হল কেমন পর্যন্ত আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর এরপরে এরা মরে যাবে যখনই ইবলিস সম্পর্কে একটা ধারণা আসবে ওর ধোকার থেকে বাঁচার মতো অভিজ্ঞতা হবে তখনই বনি আদম মারা যাবে আর এদিকে ইবলিস তো সারা জীবনের কৌশলগুলো কাজে লাগাবে এই চিন্তায় যখন পড়লেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও আদম তুমি এবং তোমার স্ত্রী দুনিয়াতে চলে যাচ্ছ তোমাদেরকে আমি দুনিয়াতে নামার জন্য হুকুম জারি করেছি এমনি তোমাদেরকে ছেড়ে দিব না আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে এক একটা গাইড বুক পাঠাবো আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে নবী যাবে রসুল যাবে কিতাব যাবে হেদায়েতের বাণী নিয়ে আমার নবীরা তোমাদের কাছে পৌঁছবেন আসমানি কিতাব তোমাদের কাছে যাবে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون সুতরাং যেই ব্যক্তি আমার পাঠানো কিতাবের অনুসরণ করবে আমার আসমানি কিতাবের হুকুমকে মেনে চলবে যেই ব্যক্তি আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করবে সেই ব্যক্তির কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ফালা খৌফুন আলাইহিম ওই ব্যক্তিকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়াতে কোনো ভয় নেই আখেরাতে কোনো চিন্তা নেই আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে আমার বান্দা হিসেবে গ্রহণ করব আমার খালেজ বান্দাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলম কিতাব দান করবেন বলে ওয়াদা করেছেন এই কিতাবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুর আলমিন আদম আলাই সালাতাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অসংখ্য কিতাব দান করেছেন এই কিতাবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইড বুক আইন বিধানের কিতাব মানুষ এইগুলো যদি মানে তাহলে সে মুসলিম হয় তাহলে সে কি হয় ইসলাম মানে এই না যে ইসলাম মানে শান্তি এই বাচ্চার কথা বলো না এই বাচ্চাদেরকে আপনারা আলাদা বসাই দেন ফাঁকে বড় মানুষ বসে দেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম দান করেছেন মানুষ যেরকম ভাবে চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন চোখ দিয়ে দেখতে হলে কিসের প্রয়োজন আলো ছাড়া চোখ যত ভালো হোক দেখা যাবে আমাদের চোখের আলো ঠিক আছে কিন্তু বাতি নাই কিছু দেখা যাবে আল্লাহ রাব্বুল আলমিন যেরকম ভাবে চক্ষু দিয়েছেন মানুষকে দেখার জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন বা তিনি চক্ষু আকল এবং জ্ঞান বুদ্ধি বিবেচনা এটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য কাকে চেনার জন্য এই যে বডি এটার নাম আসলে মানুষ না একে মিবি নিখেলাফে আদামান্দ নিস্তান্দ আদম গিলাফে আদমান তুমি যে দেহটাকে দেখতে পাচ্ছ এইটার নাম কিন্তু আসল মানুষ না এইটার নাম যদি মানুষ হয় মানুষের চেয়ে গাধার কান অনেক বড় মানুষের চেয়ে হাতির বডি অনেক বড় জলহস্তি অনেক বড় গন্ডার অনেক বড় আবার যদি শক্তির নাম মানুষ হয় মানুষের চেয়ে বাঘের শক্তি অনেক বেশি আবার যদি বলো মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠত্ব কোন দিক থেকে যদি বলো দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হলে শ্রেষ্ঠ হবে তাহলে মানুষের চেয়ে চিতাবাগ বেশি দৌড়াইতে পারে না কম পারে চিতাবাঘ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে মানুষ কামেল পারে যদি বলেন ভাই মানুষ সাঁতারের প্রতিযোগিতায় ফার্স্ট হবে সেজন্য শ্রেষ্ঠ তাহলে বলবো মাছ হল সবচেয়ে বেশি ফার্স্ট হবে মাছের সঙ্গে দৌড়ে আমার সাঁতার কেটে মানুষ পারবে না ওরা মাইলকে মাইল সাঁতার কেটে তারপরে পার হয় আবার যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ তাহলে মানুষ উড়তেই জানে না পাখিতে উড়াল দিয়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যায় ঠিক কিনা তাহলে মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে বরং মানুষ তো আমি বলি ছাগলের চেয়েও দুর্বল কেমনে যখন গরু বাছুর দেয় যখন গরু বাছুর জন্ম হয় একটা দুইটা আচার খেয়ে তারপরে মায়ের দুধ পান করা শুরু করে লেজ উঁচু করে দৌড় দেয় ঠিক কিনা কয়দিন সময় লাগে ছাগলের যখন বাচ্চা হয় দুই তিনটা আচার খেয়ে তারপরে ঠিকই সে দুধ পান করা শুরু করে দৌড়াদৌড়ি শুরু করে আর একটা মানুষের বাচ্চা দৌড়াইতে কয়দিন লাগে আল্লাহ রাব্বুর আলমিন বলেন মানব জাতিকে দুর্বলতম প্রাণী হিসাবে সৃষ্টি করা হয়েছে এই দুর্বল মানুষটাকে আল্লাহ রব্বুর আলমিন একটা জিনিস দান করেছেন জ্ঞান দান করেছেন ওই জ্ঞানটা ছাগলকে দেওয়া হয় নাই গরুকে দেওয়া হয় নাই ওই জ্ঞানটা তিমি মাছকে দেওয়া হয় নাই শিয়ালকে দেওয়া হয় নাই চিতাকে দেওয়া হয় নাই পাখিকে দেওয়া হয় নাই যার কারণে ওই জ্ঞানের মাধ্যমে মানুষ যখন রেলগাড়ি তৈরি করল এবারে তিনশো থেকে সাড়ে তিনশো মাইল বেগে যখন রেলগাড়ি চলে তখন চিতাবাগের পিছন চিতাবাগকে পিছনে ফেলে চিতাবাগ যখন ঘন্টায় দৌড়ায় একশো মাইল এটা দৌড়ে কষ মাইল তিনশো মাইল দৌড়ায় সাড়ে তিনশো মাইল দৌড়ায় চিতাবাদ পারল না ফেল করলো আদামা আমি বনি আদমকে সম্মানিত করেছি কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আবার যখন মানুষ প্লেন তৈরি করল এবারে পাখিদেরকে মানুষ পিছনে ফেলে পাখি যখন উঠতে থাকে পাখি কোথায় আর প্লেন উড়ে কোথায় চলে যায় ছয় ঘন্টা এখান থেকে মক্কা শরীফ চলে যায় পাখিকে পিছনে ফেলে দিল আবার মানুষেরা পানি জাহাজ তৈরি করলো সাবমেরিন তৈরি করলো স্পিড বোট তৈরি করলো এমন জোরে সাতার কাটে মাছ পর্যন্ত পিছনে পড়ে যায় ঠিক কিনা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দান করেছেন আকল দান করেছেন এই আকল এবং জ্ঞানের উপর ভিত্তি করে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কিছু স্বাধীনতা দিয়েছেন বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের আইন দুই রকম কয় রকম যদিও এটা গ্রাম তারপর আপনার বোঝার চেষ্টা আমি একটু ভূমিকা দিচ্ছি এটা আইন দুই রকম এক প্রকারের আইন হচ্ছে তাক বিনি বলে ওলামা একরাম বুঝবে তাক বিনি মানে যেটা মানতে বাধ্য এখানে নিজের কোন স্বাধীনতা নাই আল্লাহ রাব্বুল আলমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন প্রত্যেকটার জন্য আইন আছে আইন আছে কিনা সবাই আল্লাহর মাখলুক আল্লাহর ইবাদত করে যে কারণে আসমানে কোন সময় চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট করে আর আমাদের রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা এই যে এখন আমরা গাড়ি রেখে আসছি অনেক দূরে ট্রাক একটা পড়ে আছে ওখানে গাড়ি রেখে শেষ পর্যন্ত হাঁটছি তারপর হুন্ডা গিয়ে নিয়ে আসলো এই রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আছে ট্রাফিক পুলিশ আছে সিগন্যাল বাতি আছে এরপরে রাস্তায় কত রকম দাগ দেওয়া আছে তারপরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন আসমানে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন ওখানে কোন ট্রাফিক পুলিশ আছে কোন অ্যাক্সিডেন্ট ঘটে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি এই সবগুলোর জন্য আইন তৈরি করে দিয়েছি আমার আইন মেনে সকলেই চলে সেই জন্য তারা মুসলিম তাদের নাম কি সব মুসলিম মানুষ তারা সব মুসলিম মুসলিম মানে হচ্ছে আগে বলেনি ইসলাম অর্থ কি এটা ভুল কথা ইসলাম মানে শান্তি কোন আলেমদেরকে যেসব পাইবেন না ইসলাম মানে হচ্ছে সালাম অর্থ শান্তি বসে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সালাম অর্থ শান্তি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক সালাম অর্থ কি ও আমার ভাইয়েরা ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর বিধানের সামনে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম ইসলাম অর্থ কি আত্মশান্তি বলবেন না ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় ঠিক তাই বলে ইসলাম অর্থ শান্তি না খুব খেয়াল করবেন আর এই আল্লাহর হুকুমের সামনে যে ব্যক্তি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম তার নাম কি ইসলাম আর মুসলিম তো পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে আত্মসমর্পণ করা আর আল্লাহর হুকুমের সামনে যে আত্মসমর্পণ করে তার নাম কি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাহু আসলামা আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে কার হুকুমের সামনে চন্দ্র আল্লাহর হুকুম মানে কিনা সূর্য আল্লাহর হুকুম মানে কিনা তো যে আল্লাহর হুকুম মানে সে মুসলিম সে কি কাজী বোঝানো সব মুসলিম গাছ গাছালি মুসলিম সাগর নদী খাল সবগুলো মুসলিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আমি চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছি চলার পথ নির্ধারণ করে দিয়েছি এই পথে চন্দ্র চলে সূর্যের জন্য পথ নির্ধারণ করা আছে সে পথে সূর্য চলে কোন সংঘর্ষ হয় কারণ সবাই হুকুম মানে কার মানুষের মধ্যে দুই রকম আছে কিছু আছে মানুষ বাধ্য মানতে বাধ্য যেমন আমি এখন মুখ দিয়ে কথা বলছি আমি কান দিয়ে কথা বলতে পারবো আল্লাহ রব্বুল আলমিন চক্ষু দিয়েছেন দেখার জন্য এই চোখ দিয়ে দেখতে হবে এছাড়া আর কান দিয়ে দেখা যাবে না চোখ দিয়ে শোনা যাবে না নাক দিয়ে খাওয়া যাবে না আল্লাহ তারা যেরকম সৃষ্টি করেছেন সেরকম মানতে বাধ্য কিনা এই ক্ষেত্রে আমরাও আংশিক মুসলিম হয়ে গেলাম আর বাকি কিছু অংশ আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দিয়েছেন আমাদের জ্ঞানের উপরে বলে দিয়েছেন এটা সত্য এটা মিথ্যা এইটা ভণ্ডামি এইটা ইসলামের কাজ এরকম অনেক কাজ আছে না উঠা বসা করবেন না ইনশাল্লাহ দেখবেন কিছু আলোচনা হবে অনেক কাজ আমরা করি সবের কাজ মনে করে আসলে গুণা হয় কি হয় গুণা হয় পাপ হয় বেদাতি কাজ করে আল্লাহ রাব্বুর আলমিন সেজন্য একটা কিতাব দান করেছেন মানুষকে যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য এই চোখ দিয়ে যেমন দেখতে হলে আলোর প্রয়োজন আছে ঠিক সেরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে জ্ঞানটা দান করেছেন এই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চেনা যায় না এই জ্ঞানের জন্য একটা আলোর প্রয়োজন সেই আলোর নাম হচ্ছে কোরআন সেই আলোর নাম কি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা আলো দান করেছে আলো এসেছে সেই আলোর নাম কি এই কোরআনের আলো যদি থাকে তাহলে মানুষ আল্লাহকে চিনতে পারে আর কোরআনের আলো যদি জ্ঞানের সামনে না থাকে চিনতে পারবে ডারোইনের নাম আপনারা শুনেছেন ডারোইনের একটা ভিন্ন মতবাদ আছে এই লোকটা একটা বিজ্ঞানী ছিল অনেক জ্ঞানের মালিক ছিল কিন্তু তার জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না সে কোরআন পড়ে নাই যে কারণে সে মানুষ সৃষ্টি হইল কেমনে যেহেতু কোরআন জানে না সে বলল মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে কিসের থেকে বানর থেকে আর বলল কি এই বানরেরা জঙ্গলে যে গাছের সাথে ঝুলে ঘষে ঘষতে ঘষতে ল্যাপটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করছে মানুষ হয়ে গেছে আমি আপনাদেরকে বলি জঙ্গলে এখনো বানর আছে না গাছে ঝুলে না এখন কি কোনো বানরের ল্যাস পড়ে তাহলে আগে পড়লো কেমনে যদি আগের যুগে বানরের ল্যাস ঘসতে ঘসতে বানরের ল্যাস পড়ে গেছে মানুষ হয়ে গেছে এখন কেন মানুষ হচ্ছে না আসল বিষয়টা হল ওই লোকটা বিজ্ঞানী ছিল ঠিক কিন্তু বিজ্ঞানের জ্ঞানের সামনে ওর আলোচনা কোরআন ছিল না পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা একরকম না পাবদা মাছ আর বোয়াল মাছ তাকে চিনেন না এখন যদি কেউ বলে যে এই যে বোয়াল মাছ এই বোয়াল মাছগুলো আগে পাবদা মাছ ছিল পরে বড় হয়ে গেছে এটা বিশ্বাস করা যাবে এটা যে বলবে সে কি পাগল গজাল মাছ শোল মাছ আর টাকি মাছ দেখতে কাছাকাছি কিনা এখন যদি কোনো ব্যক্তি বলে এই যে টাকি মাছগুলো এগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ আগে গজাল মাছগুলো টাকি মাছ ছিল পরে গজাল মাছ হয়ে গেছে বিশ্বাস করা যাবে যে বলে সে কি পাগল আল্লাহ রব্বুর আলমিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন যারা কোরআন পড়ে তারা কোরআনের সামনে এসে নত হয়ে যায় কোরআনে মানুষের সৃষ্টির পরিচয় দেওয়া আছে হজরতে মুসা আলাইসালাম ইতিহাস আপনারা জানেন ফেরাউন স্বপ্নে দেখল যে তার রাজ্যে বানি ইসরায়েলের মধ্য থেকে একজন লোক তৈরি হবে সে তাকে ধ্বংস করে ফেলবে এই জন্য হুকুম জারি করলো যে যত বনি ইসরায়েলদের যত ছেলে আছে সবগুলো মেরে ফেলো এবং যেগুলো সামনে ভবিষ্যতে জন্ম হবে ওগুলোকে মেরে ফেলতে হবে এই আইন জারি করে দিল মোসা আলাইসালামের মায়ের পেটে সন্তান অনেক কাহিনী আমি ছেড়ে দিচ্ছি কাহিনী বলার উদ্দেশ্য না মোসা আলাইসালাম মায়ের পেটে যখন ভূমিষ্ঠ মায়ের পেটে আসলেন আল্লাহ রাব্বুল আলমিন মৌসার মাকে জানিয়ে দিলেন তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে ফেরাউন তো মারতে আসবে ফেরাউনের লোকেরা চলে আসবে তুমি একে সঙ্গে সঙ্গে তোমার জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও যা তারা খুঁজে না পায় এরপরে হুকুম হল একটা বাক্স তৈরি করো বাক্স তৈরি করে তারপরে একে পানিতে ছেড়ে দাও ইয়াহুদুহু আদুবুল্লি ও আদুবুল্লাহু এই বাক্স আমি এমন এক লোকের কাছে পৌঁছাবো যেই লোক মুসারও শত্রু আর আমারও শত্রু আল্লাহ বলেন আমারও শত্রু মুসারও আমি ওকে দিয়ে লালন পালন করাবো মুসা সালামের মা যখন বাক্স তৈরি করে নদীতে ছেড়ে দিল আর মুসার বোন ফাতেমা নদীর পারে পারে হাঁটতে লাগলো কোন জায়গায় গিয়ে থামে দেখলো ঠিক ফেরাউন যখন বিকেল বেলা বসে আছে তার স্ত্রী আসিয়া সঙ্গে আছে আর লোকজন আছে ঠিক তার ঘাটের সামনে গিয়ে বাক্সরা থেমে গেল ফেরাউন হুকুম দিল লোকদেরকে বাক্স তুলে আনা হল এবারে খুলে দেখলো যে মাশাল্লাহ কি সুন্দর এক ফুটফুটে বাচ্চা ফেরাউন বলল যে এই তো আমার শত্রু যেই শত্রুর জন্য আমি এত কিছু করেছি এত মানুষকে হত্যা করেছি এইটাই তো সেই শত্রু আসিয়া ছিল মমিন আল্লাহর বিশ্বাস করত আসিয়া বলল কি তোমার শত্রু এত সুন্দর বাচ্চা এ রাজপুত্র বানি ইসরায়েল হচ্ছে তোমার গোলামি করে ওদের মধ্যে এত সুন্দর পুত্র থেকে আসবে আমরা বরং আমাদের সন্তান নিয়ে একে লালন পালন করব আমাদের কাজে লাগবে আসিয়ার কথা এসে কান দিল বলল ঠিক আছে তাহলে এবার লালন পালন করার জন্য দুধ পান করার ব্যবস্থা করো আল্লাহ রব্বুর আলমিন মুসার মাকে জানিয়ে দিলেন আমি শুধু মুসাকে রক্ষা করব না তোমার লালন পালনের ব্যবস্থাও করে দিচ্ছি মুসার জন্য যত ধাত্রী মহিলা আনা হল কারো দুধ মুখে দিচ্ছে না পান করছে না এই সময় মুসার বোন গিয়ে বলল দেখো আমার কাছে একটা মহিলা আছে খুব ভালো মহিলা যেই কোনো বাচ্চা এর দুধ পান করে এবং এই বাচ্চার প্রতি সে সদয় হবে বলে আশা করি এই বাচ্চাকে ইচ্ছে করে আমি খবর দিতে পারি শ্রাবণ বলল তাড়াতাড়ি খবর দাও মোসা সালামের মা চলে আসলেন বাচ্চাকে কোলে নিয়ে এবারে দুধ পান করাতে শুরু করলেন পান করা হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন প্রমাণ করলেন আমি যাকে রক্ষা করতে চাই দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারে না এই মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের কাছে বসে বড় হলেন এক পর্যায়ে নবুয়াদ প্রাপ্ত হলেন অনেক বড় লম্বা কাহিনী আমি সে কাহিনী বলছি না নবুয়াদ প্রাপ্তির পরে আবার ফেরাউনের কাছে আল্লাহ তারা হুকুম দিলেন ওকে দাওয়াত দাও রবের প্রতি আনতে দাওয়াত দাও রব এটা খুব বড় জিনিস যেহেতু আগে রব্বুন আল্লাহর উপর আলোচনা হচ্ছিল রব অনেক বড় জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন বড় আকারে একটা মাহফিল করলেন সৃষ্টি করার পরে বড় আকারে মাহফিল করলেন সেই মাহফিলে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এ পর্যন্ত আগমন করে যে সব মানুষগুলো ছিল আল্লাহ রাব্বুল আলমী সেই মাহফিলে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করলেন আল্লাস্তুবে রব্বিকুম ও মানুষেরা তোমরা বলো আমি তোমাদের রব কিনা সব রুহগুলো বলল হা কলু বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি কলু বালা না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা আমাদেরকে আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন কিসের ব্যাপারে রব তিনি আমাদের কি আবার দুনিয়াতে যখন আসলাম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা ভুলে যেও না কি স্বীকার করেছ দুনিয়াতে আসার পরে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে নামাজ এই নামাজে দাঁড়িয়ে একটা সুরা পড়তে হয় সুরায় ফাতেহা এই সুরার মধ্যে শুরুতেই বলতে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রবের কথা আসলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব রব বলা হলো আবার রুকুতে গিয়ে সুবাহান রব্বেল আজিম আবার শেষদায় গিয়ে সুবাহান রব্বেল আলা রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা কাল আম ঠিক কিনা দাঁড়াতে রব সেজদায় রব সোজা হয়ে রব সব অবস্থায় রবের কথা বলা হচ্ছে আবার যখন মানুষ দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু করবে আখেরাতের প্রথম ঘাটির নাম হচ্ছে কবর এই কবরে গেলে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল দুনিয়াতে আসার আগে বলল কি রব দুনিয়াতে এসে নামাজে দাঁড়িয়ে রব রুকুতে রব শেষদায় রব আবার দুনিয়ার থেকে যখন আখেরাতের সফর শুরু হবে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা কে তোমার রব ছিল বলো এ রবকে চিনা দরকার আছে না রব কি অর্থ রব মানে খালি প্রভু না আল্লাহ রব্বুর আলমিন মুসা আলাইসালামকে বললেন তুমি যে ফেরাউনকে রবের দাওয়াত দাও ফেরাউন রব দাবি করেছিল কোরআনে বলা আছে ফাহা সারা ফানা দা ফাকালা আনা রব্বুকুমুল আলা ফেরাউন তার দেশের সমস্ত মানুষদেরকে একটা বড় মাঠে জড়ো করলো ফানাদা আনা রব্বু আলা সে বলল আমি তোমাদের বড় রব আমি তোমাদের কি এই দাবি করলো ফেরাউন আর এই ফেরাউনের কাছে পাঠাইলো মুসাকে কি করার জন্য রবের প্রতি ইমান আনার জন্য ফেরাউন বলল মুসা তোমার রবকে কি তোমার রবের পরিচয় আমি তোমাকে বড় করলাম আমি তোমাকে লালন পালন করলাম আমার ঘরে বড় হয়েছ আর এখন আমাকে বাদ দিয়ে অন্য একটা রবের দাওয়াত পেশ করছো কে তোমার রব পরিচয় দাও হাজরতে মৌসা আলাইসালামকে আল্লাহ রাব্বুল আলমিন যে উত্তরটা শিখিয়ে দিয়েছেন কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন কোর্ট করে দিয়েছেন জোরে বলুন সুবাহ রবের পরিচয় এবার রবের পরিচয় শুনুন قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى তুমি রপ্তানি করেছ অথচ তুমি এক সময় ছিলে নাপাক পানি এরপরে হলো রক্ত রক্ত এরপরে গোষ্ঠের একটা ছোট্ট টুকরা এরপরে আস্তে আস্তে মায়ের পেটে ছিলে সেখান থেকে দুনিয়া আসলে শিশু কৈশোর এরপরে যৌবন এখন বুড়া আবার একটা মরে যাইবা তোমার মতো এরকম দুর্বল রবের প্রতি আমি দাওয়াত দিচ্ছি না আমার রবের পরিচয়টুকু শুনে নাও কালা রব্বনাল্লাদি আমি যে রবের দাবাত দিচ্ছি আমি যে রবের প্রতি ইমান আনার জন্য তোমাকে হুকুম করছি সেই রব হচ্ছেন সেই মহান আল্লাহ রব্বুর আলমিন যিনি সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো যিনি বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন তিনি হচ্ছেন কি রব একটু ব্যাখ্যা দিলে বুঝবেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে বাচ্চা তৈরি হলো শরীর হলো গঠন হলো এবারে রুহু চলে আসলো মায়ের পেটে খাবারের প্রয়োজন হলো মায়ের পেটে খাবারের জন্য দুনিয়ার কোন খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব খাবার দাও ওখানে মায়ের পেটে শিশুর ক্ষুধা লেগেছে দুনিয়ার কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় ওখানে খাবার পৌঁছানো এমনকি শিশুও যে কান্নাকাটি করবে মিছিল করবে আন্দোলন করবে সেই সুযোগটা পর্যন্ত নেই আল্লাহ রব্বুর আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের পেটে শিশুর জন্য খাবারের বন্দোবস্ত করেছেন মায়ের নাবিন সঙ্গে সংযোগ দিয়ে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করেছেন এজন্য কোনো দরখাস্ত করতে হয় নাই কোনো আবেদন করতে হয় নাই কোনো মিছিল করতে হয় নাই বিনা দরখাস্তে যিনি পূরণ করেছেন তিনি কে قال ربنا الذي আতা শুধু এ পর্যন্তই নয় এরপরে যখন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় এলো দুনিয়াতে সে কি খাবে ঠান্ডা খেলে সর্দি লাগতে পারে গরম খেলে মুখ পুড়ে যেতে পারে শক্ত হলে গলায় আটকে যেতে পারে এছাড়া বিভিন্ন রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে আল্লাহ রব্বুল আলমে সেজন্য ওই শিশুর মায়ের বুকে এমন এক সুন্দর দুধ তৈরি করে দিলেন গাঢ় হলুদ বর্ণের শাল দুধ আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত শাল দুধ পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয় এজন্য চিপড়ে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত গুণ ঐক্যমত পোষণ করেছেন মায়ের বুকের শাল দুধ প্রথম যে দুধটা গণ এবং গাঢ় এটা আল্লাহ তারা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই আল্লাহ রাব্বুল আলমিন ওই শিশুটা যখন দুনিয়াতে আসবে তার খাবারের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে ঔষধের প্রয়োজন হবে এই শাল দুধটাকে একসাথে বাচ্চার খাবারের জন্য পানির জন্য এবং যত রকম রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সমস্ত রোগ জীবাণুর থেকে প্রতিষেধক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এই শাল দুধকে তৈরি করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আলা রাব্বুন আল্লাদি আতা কুল্লা এরপরে যখন আবার শিশু দুধ পান করতে করতে বড় হয়ে গেল সাত আট বছর এখন কয়েক দুই বছর পূর্ণ হয়ে গেল এখন তারা আর দুধ পান করলে চলে না খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা খেতে হবে কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রব্বুর আলমিন আবার তার রবের পরিচয় দিলেন ওই বাচ্চার কচি মুখে ছোট ছোট সুন্দর সুন্দর সাদা দাঁত বের করে দিলেন এবারে দাঁতগুলো দিয়ে মুরগির বাচ্চা চাবাও হাঁসের বাচ্চা চাবাও কবুতরের বাচ্চা খাও খিচুড়ি খাও খেতে খেতে বাচ্চা এবারে আরো বড় হয়ে গেছে আট দশ বছর হয়ে গেছে এখন তাকে ছোট ছোট মুরগি আর কবুতার খেলে চলবে না আল্লাহ রব্বুল আলমিন এবারে তার মুখের সেই ছোট দাঁতগুলোকে ভেঙ্গে এবারে বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিলেন এবারে গরুর গোস্ত খাও গরুর হাড্ডি চাবাও ছাগলের হাড্ডি চাবাও যখন যা প্রয়োজন সবগুলো ব্যবস্থা করছেন কে আতা ফেরাউন মুসালাম দাওয়াত দিচ্ছেন কাকে ফেরাউনকে আমাদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে আমরাও দাওয়াত পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন যেই রব তোমাকে শুরু থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন তিনি আমাদেরকে রবকে চেনা গেছে তখন নাকি এই যে পাখিগুলো মানুষ কেন আপনি বলবেন যে ডিমের ভিতরে তো বাচ্চা হয় সেগুলোর খাবার করতে গেছে আমার ভাইয়েরা ডিমের ভিতরে যে বাচ্চা তৈরি হয় সেই বাচ্চা তো আর মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন একটা হচ্ছে সাদা লালা আর একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম ওই হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হল ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়ে এবারে বাচ্চা যখন রুহু চলে আসলো দেহ তৈরি হলো খাবারের প্রয়োজন আল্লাহ রাব্বুর আলমিন ওই ডিমের ভিতরের বাচ্চার জন্য পূর্বের থেকেই খাবার তৈরি করে রেখেছেন সাদা লালা খাবার এবার ডিমের ভিতরে বসে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কচ্ছপের বাচ্চা কুমিরের বাচ্চা পাখির বাচ্চা ওই খাবারগুলো খাচ্ছে আর আস্তে আস্তে বড় হচ্ছে এক পর্যায়ে খাবারের গুদাম শেষ হয়ে গেছে ডিমের ভিতরে সামান্য খাবার শেষ হয়ে গেছে এখন কেমনে কি করবে আল্লাহ রব্বুর আলমিন ওই পাখির বাচ্চার মধ্যে জ্ঞান দান করেন তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে ডিমের খোসা এটা কোনো শক্ত কিছু নয় ইট বালু দিয়ে তৈরি করা হয় নাই তোর ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকবি চতুর্দিকে ঠোকরায় আর যখন চতুর্দিকে ঠোকরাতে ঠোকরাতে ভেঙে ফেলল এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম করে এবার মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে দুই ভাগ করে খোসাটা ভেঙে ফেলল দুনিয়াতে চলে আসলো আপনি হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বের হলো মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যান দেখবেন হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটা শুরু করবে তার মনের মধ্যে কোনো ভয় নেই সেজন্য বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত সাঁতার কাটতে আরম্ভ করলো তার মনে কোনো ভয় নাই ঠিক কিনা পক্ষান্তরে মুরগির বাচ্চা আপনি পানির কাছে নিয়ে যাবেন মুরগির বাচ্চা মরতে রাজি কিন্তু পানিতে নামতে রাজি না ঠিক কিনা নাকি এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে এলাকার নাম কি জন্য ভবানীপুর মোমেন সিং এর ভবানীপুর এই এলাকার মুরগির বাচ্চাও তাহলে পানিতে নামে না আল্লাহ আকবার কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত কোনো ভয় নেই আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয় যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে কালা রব্বুনাল্লাদি শুধু এ পর্যন্তই নয় এই শীতের মৌসুমে হাজার হাজার পাখি বাংলাদেশে আসে না বিদেশ থেকে কেন আসে জানেন ওই দেশে শীত প্রধান দেশ বরফ জমে গেছে এখন আর ওখানে থাকা সম্ভব নয় ওর গায়ে কেউ কম্বল জড়িয়ে দেয় না ডুবিয়ে মাছ খাওয়া যায় না আল্লাহ রব্বুর আলমিন ওই পাখিগুলোকে জানিয়ে দিলেন বাংলাদেশে উড়াল দিয়ে যা তোর পাসপোর্টের দরকার নাই ভিসার দরকার নাই আমি আল্লাহ তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি তোর জন্য দেশে আইন করা আছে অতিথি পাখি তোকে মারলে পুলিশে লোক ধরে নিয়ে যাবে এত সুন্দর ব্যবস্থা করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন ওই মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার বড় করেছেন জীবনের ধাপে ধাপে যখন যা কিছু সবগুলো দেন কে না কোনো খাজা বাবা দেয় গাজা বাবা দেয় ল্যাংটা বাবা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদের কিছু হুকুম দান করেছেন বিধান দান করেছেন এই বিধানগুলো যারা মানে তারা মুসলিম তারা কি আর না মানলে সে কি থাকবে মুসলমান হবে এবারে আসো আল্লাহর হুকুমগুলো মানতে হবে আল্লাহর হুকুমগুলো কি কি কিছু আছে সোজা হুকুম আমার ভাইয়েরা এই কথা বলে কারা আচ্ছা, সবাই একটু কাছাকাই বসি শয়তান ঢুকে গেছে মাঝখানে একটু কাছাকাই বসি হ্যাঁ শয়তানগুলো তারা ফাঁকে পাইনি শয়তান ঢুকে কারণ শয়তান জানে যে সামনে যে আলোচনা হবে এটা শয়তানের জন্য বিশাল বড় ক্ষতিকর হবে কারণ আমাদের সমাজে এখন অসংখ্য ভণ্ড আছে কি আছে ওই যে ইসলাম মানে শিখাইল না শান্তি কারা শিখাইল জানেন বলবো এই দেশ ইংরেজরা দখল করেছিল আপনারা জানেন কিনা প্রায় দুই শত বছর পর্যন্ত ইংরেজরা এই দেশ দখল করেছিল খ্রিস্টানরা খ্রিস্টানরা যখন এই দেশ দখল করল ওরা এই দেশের যারা ওদের দালাল ছিল খ্রিস্টানদের দালাল এখনো আছে না এখনো আছে দেখাবো ইনশাল্লাহ এই দালালদের কাছে খ্রিস্টানেরা চাইল ব্রিটিশের শাসনে ছিল গুলো জানতে চাইল আমরা দেশ দখল করেছি এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব ছিল ব্রিটিশের অধীনে ঠিক কিনা মুসলমানদের দেশ ছিল আগে মুসলমানদের থেকে ওরা চক্রান্ত করে ভারতবর্ষ দখল করল এরপরে এখন ওরা এদেশের দালালদের কাছে জানতে চাইল যে আমরা দেশ দখল করেছি আমরা টিকে থাকবো কেমনে তখন তিন বছর পর্যন্ত ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করল এই দেশের ওদের দালালেরা ওদের কাছে রিপোর্ট দিল তোমরা ভারতবর্ষ দখল করেছ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব দখল করেছ ঠিক কিন্তু এই দেশে টিকতে হলে তোমাদের শত্রুদেরকে চিনতে হবে তোমাদের শত্রু হিন্দু নয় তোমাদের শত্রু খ্রিস্টান নয় তোমাদের শত্রু বৌদ্ধ নয় তোমাদের শত্রু শিখ নয় তোমাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলমান কারা কারণ মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা কার কাছে যে মুসলিমরা কোরআন মানে ওরা আল্লাহর এবাদত করে তাছাড়া কারো হুকুম মানতে রাজি না ওরা ছাড়া তোমাদের সবাই তোমাদেরকে মানবে মুসলিমরা মানবে না সুতরাং যদি ভারতবর্ষে টিকে থাকতে চাও ভারতবর্ষ শাসন করতে চাও তাহলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার কাজ হল যত কোরআন শরীফ আছে সমস্ত কোরআন শরীফগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে কারণ এই কোরআন এমন এক কিতাব যে এই কিতাব মুসলমানদেরকে আল্লাহর হুকুম মানতে শিখায় মুসলিমদের নাম ধর্মের নাম ইসলাম ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর ওরা ওই মুসলিম হয়েছে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তোমাদের সামনে নয় কাজে কোরআন শরীফ পড়তে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হল এই কোরআন শরীফ যারা প্রচার করে আলেমদেরকে মেরে ফেলতে হবে তিন নম্বর কাজ হল এই কোরআন শরীফ যেখানে শিক্ষা দেওয়া হয় যেখানে প্রচার করা হয় মাদ্রাসাগুলো মসজিদগুলোকে ধ্বংস করতে হবে কয়টা কাজ কারা পরামর্শ দিল ইংরেজদের দালালেরা আমার ভাইয়েরা এরপরে শুরু হল ইংরেজদের এই কাজ বাস্তবায়ন করা একজন খ্রিস্টান ঐতিহাসিক তিনি লিখেছেন ডক্টর টামসন লিখেছেন এরপরের থেকে ইংরেজরা ব্রিটিশ শাসন এই তিনটা কাজ বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে দিল যত করো কোরআন শরীফ যেখানে পাওয়া গেল একসাথে তিন তিন লক্ষ কোরআন শরীফকে দিল্লি শাহী মসজিদের সামনে আর লাহোর জামে মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল এইভাবে কোরআন শরীফ যত জায়গায় ছিল সব কোরআনগুলোকে পুড়িয়ে ফেলল এরপরে দুই নাম্বার কাজ হল মাদ্রাসা মসজিদগুলোকে ওরা ঘোড়ার আস্তবল বানালো মাদ্রাসা বন্ধ করে দিল মসজিদ বন্ধ করে দিল ঘোড়ার আস্তাবল বানালো আর যত মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তি ছিল সেগুলো সব হিন্দুদেরকে মালিকানা করে দিল জমিদারি দিয়ে দিল এবারে তিন নম্বর কাজ শুরু হল আলেমদেরকে হত্যা করার কাজ শুরু করল ডক্টর টামসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম আমি দিল্লি শাহী মসজিদের পিছনে আমার তাবু ছিল সেখানে গেলাম মানুষ পোড়া গন্ধ পেলাম আমি তাবুর পিছনে গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে আনা হলো বলা হলো মৌলমীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি নতুবা তোদেরকেও বুনা করা হবে আগুনে পুড়িয়ে ফেলা হবে যেরকম ওই চল্লিশ জনকে আগুনে পোড়ানো হচ্ছে ইংরেজরা ভয় দেখালো ডক্টর টামসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি ওই চল্লিশ জন আলেম সব আগুনে জ্বলতে রাজি হল মরতে রাজি হল কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে ইংরেজদের আনুগত্য করতে একটা প্রাণীও রাজি হয় না জোরে বলুন সুবাহান তাদের মুখে কবিতা ছিল डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब दौलत ईमा मिली उनको नबी से মুসলমানরা দুনিয়ায় কাউকে ভয় করে না মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না মুসলিম হ্যাঁ হে সারা যাহা হামারা আমরা মুসলিম গোটা দুনিয়া আল্লাহর সৃষ্টি আমাদেরকেও ভয় দেখাতে পারে না মর্দে মমিন বাতিল সে হরগেজ খৌফ খা सकता नहीं सर कटा সেক্তা হয় লেকিন সার ঝুকা সেক্তা নেই একজন মমিন বান্দা এক আল্লাহ ছাড়া কারো হুকুমের সামনে মাথা নত করতে পারে না প্রয়োজনে জান দিতে পারে গরদান কাটাতে পারে কিন্তু গরদান ঝুকাতে পারে না ঠিক কিনা হ্যাঁ। মর্দে মমিন বাতিল সে গেস কফ খা সকতা নেই सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं बदल कतल करना है तो कर ले आश के दिलदार को हम शिकायत जा करेंगे কাতেবে তকদির কো আমার ভাইয়েরা এইভাবে সমস্ত লামাইকেরাম ইংরেজদের আগুনে জ্বলতে রাজি হলো ইংরেজদের আগুনে পুড়ে মরতে রাজি হলো কিন্তু ইংরেজদের আনুগত্য করতে রাজি হয় নাই এইভাবে ওরা আমাদের হত্যা করলো কোরআন শরীফ পুড়িয়ে ফেলল মাদ্রাসা ধ্বংস করল এর পরেও এর পরেও ইংরেজ বিরোধী আন্দোলন থেমে গেছে না আরো বেশি বাড়ে গেছে ইতিহাস যারা জানেন এরপরে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ঘোষণা দিলেন ফতুয়া দিলেন ভারতবর্ষ দারুল হরফ কুফফারদের দেশ লড়াই করো এবারে চতুর্দিকে দাবানলের মতো আগুনের মতো ছড়িয়ে পড়ল ইংরেজ বিরোধী আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে পড়ল ইংরেজরা আবার পরামর্শে বসলো ওই দালালদেরকে ডাকলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে হত্যা করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি এর পরেও কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কেন আন্দোলন থেমে যাচ্ছে না তখন ইংরেজদের দালালরা এর মধ্যে মৌলবীও তো ছিল ঠিক না এখনো মৌলবী আছে না দেখাবো ইনশাল্লাহ ইংরেজদের দালালরা চিন্তা করল এই কোরআনকে পুড়িয়ে শেষ করা যাবে না ওদেরকেও বোঝানো দরকার এইবারে তারা করল কি থেকে ছোট ছোট বাচ্চা হাফেজ আছে না আট বছর নয় বছর দশ বছরে কোরআন হাফেজ হয় কিনা এইরকম কিছু হাফেজদেরকে নিয়ে ধরে আনলো ইংরেজ শাসনের সামনে উপস্থিত করে বলল তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা টিনের মাদ্রাসা চালিয়ে পুড়িয়ে সারখার করেছ তোমরা যে কোরআন শরীফ পুড়িয়েছ কাগজের কোরআন শরীফ পুড়িয়েছ তোমরা যে আলেমদেরকে হত্যা করেছ বুড়া বুড়া আলেমদের হত্যা করেছ জেনে রাখো এই যে শিশুগুলো আছে প্রত্যেকটা শিশুর বুকের মধ্যে ত্রিশ পারা কোরআন শরীফ মুখস্থ আছে এই কোরআন তোমরা ধ্বংস করবে কি করে ইংরেজরা বুঝতে পারলো এইভাবে কোরআন ধ্বংস করার সম্ভব না ধ্বংস করা সম্ভব কিনা কোরআন হেফাজত করবেন কে আল্লাহ বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় কোরআনের এক নাম কি নূর আলো বলেছিলাম শুরুতে আল্লাহ বলছেন আল্লাহর নূরকে ওরা ফুৎকার দিয়ে নিবাতে চায় গ্রামের লোক গেছে শহরে বেড়াতে তো এখন মেয়ে বিয়ে দেশে শহরে মেয়ে বলছে আব্বা ঘুমানোর সময় বাতিলে নিবাই ঘুমাইয়ে এক বাবা তো মোমবাতি আর গ্রামের কুপি নিবাইয়ে ফুদিয়া জোরে ফুদায় দিবে না আরো জোরে মুখ গেছে ব্যথা হইয়া এরপরে ঘুমিয়ে গেছে বাতি না নিবেই মেয়ে দেখলো যে বাতি নিবে না কি আব্বু বাতি নিবাও নাই আরে তোদের বাড়ি বাতি এগুলো বড় বেতাল বাতি গ্রামের বাতি একটা ফুদি নিবেই ভালো এর কত ফুজিলাম মুখ ব্যথা হয়ে গেল তারপর নিবাতে পারছি না এবারে মেয়ে বলল তুমি গ্রামের যে বাতি নিভাও এটা সেই বাতি না এই বাতি যদি ফু দিতে দিতে মরেও যাও বাতি ফু দিলে নিবে না এই বাতি নিবাহিত হলে তোমার গোড়ার থেকে সুইচ বন্ধ করতে হবে ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা নাস্তিক মোর্তাদেরা চেয়েছিল আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে নিভাতে ফুৎকার দিয়ে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলম বলছেন ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে আল্লাহ রব্বুল আলমিন তার নূরকে পূর্ণতায় পৌঁছিয়ে ছাড়বেন যদিও দুনিয়ার সমস্ত কাফেররা এটা অপছন্দ করে এর বিরোধিতা করে আল্লাহ তারা পূর্ণ করে ছাড়বেন পূরণ করবেন কে ধ্বংস করতে পেরেছে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কায় পাহাড় ভেঙে ফেলবে পাহাড় ভাঙবে না মাথা ভেঙে যাবে আমার ভাইয়েরা ইংরেজরা দেখলো মাদ্রাসা পুরানোর দ্বারা এলেম ইসলাম ধ্বংস করা যায় নাই আলেমদের হত্যা করে ইসলাম ধ্বংস করা যায় নাই কোরআন পুড়িয়ে শেষ করে ইসলাম শেষ করা যায় নাই তাহলে এবারে চিন্তা করবো ইসলাম এইভাবে শেষ করা যাবে না ইসলাম শেষ করতে হলে ওদের মধ্যে দালাল তৈরি করতে হবে কি করতে হবে ইংরেজদের পালা মৌলবী তৈরি করতে পালা বান্দর আছে না একদল মৌলবী তালাশ করতে হবে যেই মৌলবীরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না নামাজ পড়ার কথা বলবে রোজার কথা বলবে আরো কিছু কথা বলবে বলতে সামনে ইনশাল্লাহ কিন্তু ওরা ওরা এই কোরআন যে দেশ শাসন করার জন্য এটা বলবে না এই কোরআন যে সমাজেও চলবে এটা বলবে না এই জন্য তারা চিন্তা করলো এখন আর মাদ্রাসা ভাঙব না মাদ্রাসা গড়ব এই পরিকল্পনা নিয়ে সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি করেছে ইংরেজরা এটা কলিকাতা আলিয়া মাদ্রাসা এই কলিকাতা আলিয়া মাদ্রাসা ওরা তৈরি করলো তৈরি করে নিজেদের নিয়ন্ত্রণ যাতে থাকে সেজন্য প্রিন্সিপালের পদটার জন্য শর্ত দিল এমন শর্ত মুসলমানদের মধ্যে ওরা জানে এই শর্ত পূরণ করার মতো কেউ নাই যার কারণে একজন নয় দুজন নয় পরপর সাতাইশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান দীর্ঘ সাতাত্তর বছর পর্যন্ত খ্রিস্টান নয় এটাকে পরিচালনা করেছে আর সিলেবাস তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলিকে কাকে ম্যাকলি খ্রিস্টান আলেম বোখারিও পড়তে জানে মুসলিম পড়তে জানে হাদিসের কিতাব পড়তে জানে কোরআনে তাফসির করতে জানে জানেন এরকম ওই যে শোনেন না যে কোরআন শিবের তর্জমা করেছিল একজন হিন্দু গিরিশচন্দ্র সেন অবশ্য সর্বপ্রথম করেছে কথা ভুল কোরআনের তর্জমের আগে মুসলমানরাই করেছিল যাই হোক তারপর তো একটা হিন্দু করেছিল তাহলে হিন্দুরা কোরআন পড়তে পারে না খেয়াল রাখবেন কোরআন শরীফ পড়লেই মুসলমান হয় না তাহলে হিন্দু ওই গিরিশচন্দ্র সেন তো মুসলমান হতো ও আমার ভাইয়েরা এই ডক্টর ম্যাকলি সিলেবাস তৈরি করল সিলেবাস তৈরি করে দিল এখন মুসলমানরা উজুর মাসলা পড়বে গোসলের মাসলা পড়বে কিন্তু কোরআন শরীফের কিছু মানবে আর বাকি অংশ রাজনীতির অংশ বাদ দিবে কোরআন শরীফের চোরের হাত কাটা বিধান আছে না এই যে আপনারা চুরির ভয়তে ঘরের দরজা বন্ধ করতে হয় কোরআনের চুরির বিচার আছে কিনা কোরআনের বিচার মানলে দেশে চোর থাকবে কোরআনের বিচার কি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক চোর চাই পুরুষ হোক চাই নারী হোক মেয়ের হোক আর পুরুষ হোক নির্দিষ্ট পরিমাণ চুরি করল হাত কেটে ফেলে দাও আইনটা কার এইখানে যদি গ্রামে একটা চোর ধরে হাতটা এখান থেকে কেটে দেওয়া হয় এরপরে এই ঘটনা যারা দেখবে আর শুনবে ওই গ্রামে আর কেউ চুরি করতে আসবে আল্লাহর আইন বাস্তবায়ন করলে চোর থাকবে দেশে মক্কা মদিনায় যান আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলাইয়া দেয় এরপরে নামাজ পড়তে চলে গেছে চোরের কোনো ভয় নাই সোনার মদিনায় গেলে এই দৃশ্য দেখা যায় আর আমাদের দেশের নাম কি সোনার বাংলা কি এই সোনার বাংলায় যখন ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে যাবেন সামনের কাতারে নামাজ পড়লেন পিছনের কাতারে জুতা রাখলেন পাওয়া যাবে আর ও আমার ভাইয়েরা কেন সোনার বাংলা আর সোনার মদিনায় এই পার্থক্য কারণ সোনার মদিনায় কিছু হলেও আল্লাহর আইন আছে কি আছে যেই কারণে সোনার মদিনায় কেউ সোনার দোকানেও চুরি করতে যায় না আল্লাহ রব্বুর আলমের আইন দিয়েছেন হাত কাটার বিধান দিয়েছেন এই বিধান কেউ বদলাইতে পারবে কিন্তু আমার দেশে বদলাই ফেলাইছে দেশে চুরি করলে দশ বছর জেল দিয়ে দাও এই তো বেশি বেশি আর আল্লাহ বছর হাত কাটতে আল্লাহর আইন বাতিল করছে কিনা বাতিল করলো আল্লাহর আইনকে আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা কারো আছে মক্কা যখন বিজয় হলো মক্কা শরীফ যখন নবী বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের পরে মক্কা একটা চুরি হয়ে গেল চুরিটা করছে মক্কার একেবারে খুব বড় এক বংশের একটা মেয়ে লোক বনু মাকজুম কোরাইশ বংশের একটা শাখা মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা গেলে গোটা কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে ওরা আগে বড় লোকদের বিচার করে বিচার করে কাদের গরিবদের এবারে কোরাইশ বংশের মেয়ে নামটা হচ্ছে নবীর মেয়ের নামে নাম ফাতেমা ওরা চিন্তায় পড়ে গেল বলল ঠিক আছে অসুবিধা নাই নবীর কাছে একটু বললেই তো হয়ে যাবে কারণ নবীর বংশ তো কোরআশ বংশ মেয়েটার নামও ফাতেমা হয়তো এটা আল্লাহ রসুল বাতিল করে দিবেন কিন্তু রসুলকে বলবে কি আল্লাহর রসুলকে বলার জন্য আল্লাহ নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ তার একটা পুত্র ছিল উসামা কি নাম এই উসামা বিন জায়েদকে সবাই ধরল তুমি তোমার দাদুর সঙ্গে কোন কত কথাই না বলো একটু তোমার দাদার কাছে বলতে হবে ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিয়াবল্লাহি আপনার কাছে একটা চুরির বিচার আসবে চুরিটা করেছে কোরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা হাত কাটলে কোরাইশ বংশের বদনাম হবে তাছাড়া আপনার বংশ তো কোরাইশ বংশ আপনার বংশ কোরাইশ বংশ এছাড়া নামটাও আপনার মেয়ের নামে নাম ফাতেমা কোন রকম হাত কাটার বিচারটা একটু বাতিল করে অন্য কোন বিচার করা যায় কিনা পরিবর্তন করা যায় কিনা আল্লাহর নবীর কানে যখন এই কথা গিয়ে পৌঁছানো হল আল্লাহর নবী রাগে ক্ষোভে চেহারা লাল হয়ে গেল খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন বক্তব্য দেওয়ার জন্য লোকদেরকে তার জড়ো করলেন এরপরে বলেন আমার উম্মাত্রা শুনো আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে কি জন্য তারা আল্লাহর কালামের বিধানকে পরিবর্তন করে দিয়েছে আর সেই কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তোমরাও কি চাও সেই হুদ খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে আমার কাছে আবেদন করছো আমার ক্ষমতা নেই আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করার জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আমার নিজের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর কসম আমি আল্লাহর আইন পালন করতে গিয়ে আমার মেয়ে ফাতেমার পর্যন্ত হাতটা কেটে ফেলতাম চলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর আইনকে বদলাতে পারবে আল্লাহর নবী পারেন নাই আর আমার দেশে কয় যে চুরি হাত কাটলে খাই দেখি দিয়া বেটা তুই ভালো জানো না আল্লাহ ভালো জানে আসলে চোরের হাত কাটার বিধান থাকলে আর চুরি হবে না কি হবে না কারণ ইসলাম চুরির আইন হাত কাটার আইন দিয়েছে কোন সময় যখন মানুষের খান খানা খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা সব পূরণ করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে সবাই যদি ঠিকমতো জাকাত দেয় গরিব থাকবে তা সে ও আমার ভাইয়েরা এমনি ভাবে আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি ইফটিজিং আপনারা গ্রামে থাকেন জানি না জানেন কিনা ইফটিজিং মানে ওই যে মেয়ে লোকদেরকে উত্তক্ত করে ছেলেরা স্কুলের সামনে এতিমের মতো দাঁড়াই থাকে এই ছেলেরা মেয়েদের স্কুল কখন ছুটি হবে এই মেয়ের পিছনে ঘুরতে থাকে ঘুরঘুর করে থাকে ঠিক কিনা এই যে মেয়েদেরকে শীষ দেয় মেয়েদেরকে ধর্ষণ করে মেয়েদেরকে আইজাক করে আল্লাহ রাব্বুল আলমিন এইগুলোর বিরুদ্ধে আইন আছে কিনা কোন শিল্পে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আজানি ব্যবিচারী নি আর ব্যবিচারী জেনাকারী নি আর জেনাকারী যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো এর চেয়েও বড় মাহফিল দিবা হাজার হাজার লোক জড়ো করে তাদের সামনে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন যদি থাকতো এই দেশে আর মেয়ে লোকে রেখে উত্তপ্ত কেউ করতে পারত এই গ্রামে যদি একটা লোককে এরকম ভাবে হত্যা করা হতো আর সারা দেশে এই ঘটনা যারা শুনবে যারা দেখবে জীবনে আর জেনা বিচারের নাম মুখে নিবে দশ বালতি পানি খেবে জেনার কথা মনে করে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ তালার সেই বিধানটাকে বাতিল করেছে আল্লাহ রব্বুল আলমিন যাতে করে কেউ ইফটিজিং করতে না পারে নারীদের উত্তক্ত করতে না পারে সেজন্য আইন দিয়েছেন পর্দা করো কি করো পর্দা করতে বলেছেন পর্দার বিধান দিয়েছেন কে এই যে বাতিগুলো জলে কয়টা তারে জলে তার কয়টা দুইটা তার যদি আপনি ওইখানে না মিলাইয়া মাঝখানে মিলান বাতি জ্বলবে না আগুন লাগবে এই দুইটা তারের মধ্যে পর্দা আছে কিনা পর্দা আছে নির্দিষ্ট নিয়মে গিয়ে মিললে তারপরে আগুন জ্বলবে ঠিক কিনা ঠিক আল্লাহ রব্বুল আলমিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আলাদা আলাদা পর্দা করতে বলেছেন তারের যেমন পর্দা আছে রাবার দিয়ে পেঁচানো এরকম তোমরাও পর্দা করো এরপরে নির্দিষ্ট নিয়মে গিয়ে তোমাদেরকে মিলতে হবে বিয়ে করো তারপরে মিলো তারপরে তোমাদের জায়েজ হবে বৈধ হবে এখন যদি এই তারগুলো যেমন নির্দিষ্ট নিয়মে গিয়া সকেট লাগাইয়া তারপরে বাল্ব না লাগাইয়া মাঝখানে এমনি লাগাই দিল বাতিতে আগুন জ্বলবে বাতি জ্বলবে আগুন জ্বলবে পুরা প্যান্ডেল জ্বলে যাবে ঠিক এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে সৃষ্টি করে বলেছেন পর্দা করো পুরুষদেরকে বলেছেন তোমরাও পর্দা করো চোখ হেফাজত করো এরপরে বিয়ে করলে পরে তারপরে ব্যবহার করতে পারবে নির্দিষ্ট নিয়মে এর ব্যতিক্রম করলে তোমাদের সমাজ জ্বলবে তোমাদের সবকিছু ধ্বংস হবে ঠিক কিনা পর্দার বিধান দিয়েছেন কে আমার মা বোনেরা খুব ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলমিন পর্দার ব্যাপারে বলেছেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন নিজের উপরে পর্দা করে নেয় কি করে নেয় পর্দার বিধান দিয়েছেন কে এখন দেখবেন গ্রামে ওই যে এনজিও গুলো আছে না সে কয় স্বামীর হুকুম মানবো না পর্দার ভিতর থাকবো না এসব কথা শেখায় কিনা এই যে এনজিও গুলোর গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে এরা আমার মেয়ে লোকদেরকে হাত করেছে আমি এক জায়গায় বলতেছিলাম একটা মাহফিল করে আসছে এক জায়গায় সেখানে বলতেছিলাম যে মানুষ ফার্ম করে মুরগির ফার্ম না মুরগার ফার্ম মুরগির ফার্ম করে কেন মুরগিতে ডিম দেয় বাচ্চা দেয় মানুষ গাভীর ফার্ম করে না বলদের ফার্ম করে গাভীর ফার্ম করে গাভীর দুধ দেয় বাচ্চা দেয় ঠিক সেরকম ভাবে এহুদি খ্রিস্টানেরা এই দেশের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ওরা জানে মেয়ে লোকেরা বাচ্চা করে নিয়ে আল্লাহ আল্লাহ শিখায় ঠিক কিনা আল্লাহর নাম শিখায় আল্লাহর দিকের শিখায় কালিমা শিখায় এটা যাতে করতে না পারে সেজন্য তারা মেয়ে লোকদের সমিতি করে কি করে এই মেয়ে লোকদেরকে শিখাইল ইসলাম পর্দার হুকুম দিয়ে নারীদেরকে ঠকাইছে পর্দার হুকুম দিয়ে দুইটা বান্দর গেছিল শহরে বানর শহরে গিয়ে দেখে যে মানুষ গাড়িতে চলে প্লেনে চড়ে ওরা আসতে বান্দরের মিটিং ডাকলো মিটিং ডেকে বলে দেখো আমরা বানর বানর রয়ে গেলাম গাছে ঝুলি আর মানুষেরা প্লেনে চড়ে ট্রেনে চড়ে বাসে চড়ে তাহলে আমাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় একটু চিন্তা করে বের করা দরকার একটা আধুনিক শিক্ষিত বান্দর সে কয়েক দেখ মানুষের লেজ নাই আমাদের একটা লেজ আছে এই লেজটাই সমস্যা লেয়াসটা কেটে ফেলে দাও আমরা মানুষ হয়ে যাব মুরব্বী শ্রেণীর যারা বান্দর ছিল ওরা বললো যে না খবরটা লেয়াস কাটবি না এই লেয়াসটা এটা দিয়ে অনেক কিছু কাজে আসে মশা তাড়াও মাছি তাড়াও লেয়াসটা কেটে ফেললে কিন্তু মশা মাছি কামড়াইবে কে শোনে মুরব্বীদের কথা লেজটা কেটে ফেলল এরপরে আর একটা আধুনিক বান্দরী সে বলল যে আমিও কাটবো ওরা লাশ কাটে দুইজনে বিয়ে বসলো এরপরে এখন বসায় কামড়ায় মাথিতে কামড়ায় কত কিছু শেষ পর্যন্ত ধুকে ধুকে মরে গেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই নারী জাতিকে পর্দার হুকুম দিয়েছেন এই পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত রক্ষা পায় যেই জাতি নারীরা পর্দা করে তাদের মূল্য এখনো আছে আপনি সৌদি আরবে যান একটা মেয়েকে বিয়ে করতে বাংলাদেশের টাকায় বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকা দিয়ে তারপরে বিয়ে করতে হয় এজন্য সৌদি আরবে অনেক ছেলেরা বিয়ে করতে পারে না এত ধনী দাস তারপর কি হয় না আমার ভাইয়েরা সৌদি আরবে আমি দেখেছি এক একটা ছেলে ধনী তারপর বিয়ে করতে না দুই লাখ আড়াই লাখ রিয়াল দিয়ে বিয়ে করতে হয় দুই লাখ রিয়াল মানে কি এক লাখে আঠারো লাখ এক লাখে আঠারো উনিশ লাখ টাকা দুই লাখ রিয়াল দেওয়ার আগে তিন লাখ রিয়াল দেওয়া মেয়েকে তারপরে বিয়ে দেয় পর্দা আছে সেখানে আমার দেশে পর্দা নাই মেয়ে লোকের দামও নাই উল্টা পয়সা দেওয়া লাগে একটা উদাহরণ দিতে বুঝবেন এক বেটার নতুন কলা গাছ লাগাইছে ওই আপনাদের হেলাল মেয়ে আমাদের মসজিদে থাকে তার কারণে আসা এবং হেলাল মেয়া গ্রামে একটা মনে করেন বড় কলা গাছ লাগাইছে সাগর কলা নতুন বারে নতুন কলা হল চিন্তা করলে গ্রামের লোকেরা কলা এই কলা দাম দিয়ে খেতে পারবে না বাস স্ট্যান্ডে নিয়ে যায় ঢাকার বাস স্ট্যান্ডে নিয়ে গেল আশপাশে আরো ছোট ছোট কলার দোকানদার আছে ছোট কলা ওর নতুন বাড়ির বড় কলা যাতে খাইতে কষ্ট না হয় সেজন্য একটা কাজ করেছে সুবিধার জন্য পর্দাটা ফেলে দিছে সোলাটা ফেলাই দিছে এবারে আশপাশের ছোট ছোট যত কলা সব বিক্রি হয়ে গেছে ওর বাড়ির পাশের বড় বাড়ির নতুন বাড়ির বড় কলা কেউ কিনে না সব লোক যখন চলে গেল এখন বলল বাইরে দাঁড়াও তোমরা এই ছোট ছোট কলা খরিদ করছো আমার নতুন বাড়ির বড় কলা কি মিষ্টি কলা আর তোমাদের খেতে কষ্ট না হয় সেজন্য সোলাটা ফেলে দিয়েছি এটা কেন কিনছো না লোকেরা বলল সমস্যা তো এটাই তোমার ওই কলার উপরে পর্দা নাই ছোলা নাই ওই কলার উপরে ধুলাবালি পড়েছে মশা মাসি পড়েছে রোগ জীবাণু ছড়িয়েছে এই কলা খাইলে পরে আমাদের পেট খারাপ হইবে এই জন্য এই কলা কিনব না বিপদে পড়ে গেছে কলা এখন ফেরত আনলে কেমন দেখা যায় আচ্ছা ঠিক আছে কলা নিয়ে নাও পয়সা দেওয়া লাগবে না বিনা পয়সায় খাও এখন লোকেরা এরা বিনা পয়সা খাবে না খাইলে যে পেট খারাপ হইবে সে পয়সা দেবে কি কলা খাইতে পারি শর্ত হল কলা দিবা আর পেটের খারাপের ঔষধের পয়সা দিবা উল্টো পয়সা দিলে খেতে পারবো ঠিক তেমনি ভাবে এই জাতি মিছিল করে নারী নির্যাতন বন্ধ করো বিনা যৌতুকে বিয়ে করো শহরে মিছিল করে আর ছেলেরা দুই পাশে তাকে ওখানে আইয়ে পড়ো আইয়ে পড়ো মিছিল করে নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো স্লোগান দেয় ছেলেরা কাই পড়াই পড়ো এই মিছিল দিলে কাজ হবে পর্দা উঠে গেছে এবারে ছোলানো কলা হয়ে গেছ ছেলেরা বলে না বিনা পয়সা বিয়ে করব না বরং এখন তোমাদের বিয়ে করলে সমস্যা হতে পারে তুমি কয়টার সঙ্গে লাইন করে আল্লাহ জানে বিয়ে করে বিপদে পড়তে পারি যদি বিপদে পড়ে যায় তাহলে যেন বিদেশ যেতে পারি এজন্য বিদেশ যাওয়ার টাকা দিতে হবে ঠিক কিনা শর্ত লাগাচ্ছে পেট খারাপের টাকা যায় এখন ও আমার ভাইয়েরা আমার মা বোনেরা আজকে যারা ওয়াজ নসিয়া শুনছো তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলমিন নারীদেরকে সৃষ্টি করেছেন এই নারী জাতি হচ্ছে মানুষ তৈরির কারখানা মা নারীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় আল্লাহর নবী একবার বসে আছেন সাহাবিদেরকে নিয়ে রাম জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহি আল্লাহর হুকুম পালন করার পরে আমরা কার হুকুম মেনে চলব আল্লাহর নবী বললেন আম্মাকে তোমার মায়ের হুকুম মেনে চলবে লোকটা আবার প্রশ্ন করলো ইয়ার রাসুল আল্লাহি আল্লাহর হুকুম পালন করার পরে আমি কার হুকুম মেনে চলব আল্লাহর নবী একই উত্তর দিলেন এবারে তৃতীয়বার প্রশ্ন করলো একই উত্তর দিলেন সাহাবি হাবিবাল্লাহি আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে যার হুকুম সবচেয়ে বেশি মানতে হবে সে আমার আম্মা যান বলুন তারপরে কার হুকুম মানতে হবে আল্লাহর নবী এবারে চতুর্থবারে বললেন তোমার আব্বা জানের হুকুম মানবে মায়ের মর্যাদা কয় গুণ বেশি দিলেন তিন গুণ বেশি দিলেন তার সমান দিতে না বেশি দিতে ইসলাম ইসলাম বেশি দিয়েছে আবু হরায়রা একজন বড় সাহাবি হাদিস সবচেয়ে বেশি বর্ণিত যার থেকে আবু হরায়রা যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর নবীর দরবারে থাকেন ওই দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে তার মা ছিল কাফের মুশরেকা আল্লাহর নবীর নামও শুনতে পারে না জিজ্ঞেস করল আবু হরায়রা থেকে এসেছ রাত্র কেন হল বেশি আবু হরায়রা বলল আমি সেই মহান ব্যক্তির দরবার থেকে এসেছি যার সঙ্গে স্পর্শে থাকলে মানুষ স্বর্ণ হয়ে যায় যার স্পর্শে থাকলে মানুষ নিজেকে ধন্য মনে করে दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया সেই মহান সত্তা মহান জাতের কাছ থেকে এসেছি যিনি যার দরবারে গেলে পরে মানুষ একসময় যারা মারামারি খুনাখুনি করত সেই মানুষগুলোকে আল্লাহ নবী সোনার মানুষে পরিণত করে দিয়েছেন সেই নবীর দরবার থেকে এসেছি আবু হরার মা শুনে তাকে মারতে আরম্ভ করল মারতে মারতে রক্ত বের করে ফেলল পরের দিন সকালে আবু হরায়রা আল্লাহর নবীর কাছে গিয়ে কান্না জুড়ে দিল আল্লাহর নবী জিজ্ঞেস করে আবু কাঁদছ কেন আবু হরারা বলল ইয়া রাসুল আল্লাহি গত রাতে আপনার দরবার থেকে যেতে একটু দেরি হয়ে গেছে আমার মা কাফেরা মুশ্রেকা আপনার নাম শুনতে পারে না আমি যখন বললাম আপনার দরবার থেকে দিচ্ছি সেজন্য দেরি হয়েছে আমার মা আমাকে প্রহার করেছে মেরেছে আল্লাহর নবী বললেন আবহরায়রা তোমার মা তোমাকে প্রহার করেছেন মেরেছেন আমি সেজন্য তো তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না আবু হরারা বলেন আমি আমার মায়ের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে আসি নাই মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই আমি জানি আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ তালা তাকে হৃদায় দান করতে পারেন আল্লাহর নবী আবু হরার মায়ের জন্য হাত তুললেন মাহাদি উম্মা হরায়রা ও আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়ত দান করো আল্লাহর নবী যখন দোয়া করতে লাগলেন আবু হরায়রা জুড়ে দৌড় দিলেন সাহাবা একরাম তো কিছুই বুঝতে পারলেন না থামাবার চেষ্টা করলেন কি হল ভদ্রলোক মানুষ শিক্ষিত মানুষ কোন সময় ঝাঁপ করে না কেন দৌড়াচ্ছে আবু হরায়রা বলল আমার সাথীরা তোমরা আমাকে থামাও না আমাকে আটকাইও না আমি দৌড় দিয়ে আমার ঘরে যেতে চাই আমি দেখতে চাই আমি দৌড় দিয়ে আমার ঘরে আগে বসতে পারি নাকি আমার নবীন দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে যাবে দৌড় দিয়ে গেলেন ঘরের দরজা বন্ধ পেলেন দরজা আওয়াজ করলে মায়ের আওয়াজ আসলো কে তুমি আবু হরায়রা বলেন আমি মায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমার মায়ের আওয়াজের মধ্যে আগের সেই কুফুরের কর্কশতা নেই সিরিকের বদ্ধ নেই আমার মায়ের আওয়াজের থেকে ইমানের ঘেরান পাতে শুরু করলাম আবহরায়রা একটু অপেক্ষা করো আমি গোসল করছি তোমাকে রাত্রে প্রহার করেছি মেরেছি আমি অনুতপ্ত হয়েছি তুমি তো খারাপ লোকের কাছে যাও নাই আমিও সেই নবীর কাছে যেতে চাই আমিও করতে চাই কালে ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আবু হরার মা ইসলাম গ্রহণ করল ও আমার ভাইয়েরা বলছিলাম আল্লাহর নবী মায়ের মর্যাদা কত উচ্চ স্থান দিয়েছেন এই মায়ের জাতি যেহেতু সম্মানিত সেজন্য আল্লাহ তারা পর্দা করতে বলেছেন পর্দার হুকুম দিয়েছেন কে আমার ভাইয়েরা এইরকম ভাবে এখন যদি এখন বর্তমানে আমাদের দেশে একটা আইন আছে আইন করেছে কি যে মেয়ে লোকদেরকে পর্দা করতে বাধ্য করা যাবে না কাদের ইঙ্গিতটা ইহুদি খ্রিস্টানদের সেই দালালগুলো এখনো আছে এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মদকে হারাম করেছেন কে মদ হালাল না হারাম মদকে হারাম করেছেন কে এখন যদি কেউ বলে মদের লাইসেন্স দেয় বৈধ তার জন্য বেচা বৈধ দোকান আছে না এরকম মদকে হালাল হারাম করছেন কে এখন যদি কোন ব্যক্তি মদকে হালাল বলে লাইসেন্স দেয় সে ব্যক্তি ইমান থাকবে হারাম করেছেন কে ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন এরকম ভাবে সুদ হালাল না হারাম সুদ হালাল না হারাম এই গ্রামে সুদের প্রচলন আছে কিনা সুদ আছে এনজিও আছে বিভিন্ন সুদী মহাজন আছে ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট বলেছেন রিবা আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুদ হারাম করেছেন কে আল্লাহ তারা কোরআন শিব বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো রেবা ইনকুম তুমিন তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর হুকুম জানার পরে এখন তোমাদের মানার পালা যত পাওনা সুদ বর্জন করো হুকুম দিয়েছেন কে মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো আল্লাহর হুকুম জানার পরেও যদি সুদ খাও জেনে রাখো আজান হবে হারবিমিন আল্লাহ রসুলি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের লান করে দাও কার সঙ্গে যুদ্ধ যারা সুদ খায় তারা কার সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে পারবে এরা দুনিয়া তো ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হবে সুদের মধ্যে সত্তরটা গুণা রয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট গুণা নিম্নে মানের গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা বলে নওয়াজবিল্লাহ বিন এই জন্য সুদ বর্জন করবেন আমি বলছিলাম সুদ হারাম করেছেন কে আল্লাহর এই বিধানগুলো মানতে হবে আল্লাহর হুকুম না মেনে এগুলো কোরআনে আছে কিনা আমি বলছিলাম কোরআনের এই বিধানগুলো কেউ মানে না আল্লাহ নামাজ ফরজ করেছেন সেগুলো মানে না আর দেখবেন যে এর পরিবর্তে কি করে কোরআন দিয়ে তাবিজ দেবে কি করে ওই যে ইংরেজরা আলেম তৈরি করেছিল এই আলেমদের কাজ হল কি কোরআনের এই সব কথাগুলো বলবে না কোরআন যে জন্য আসলো তা বলবে না কোরআন শরীফ খালি কি জন্য কোরআন চার কাজের জন্য এক হলো নামাজ পড়ার জন্য এটা ঠিক আছে দুই নাম্বার কাজ হলো মানুষ মরলে পরে খতম পড়ার জন্য পরে কিনা তিন নাম্বার কাজ হলো তাবিজ দেখার জন্য কি জন্য আর চার নাম্বার কাজ হলো জারফুক দিয়ে ভূত ছাড়াবার জন্য কয়টা কাজ হলো এখন দুইটা ঠিক আছে জারফুক যা যাচ্ছে ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে মুরদারে খতম করার জন্য দেন নাই মারিফুল কোরআন আপনাদের মসজিদেও আছে বোধহয় দেখবেন নিয়ে এটাকে প্রথম অনুবাদ করেছে মহিউদ্দিন খান সাহ ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে আর পরবর্তীতে মদিনা শরীফের থেকে সংক্ষেপ করে এক খণ্ডে দিয়েছে ওই এক খণ্ডের যেটা ওর মধ্যে পঁয়ত্রিশটা পৃষ্ঠা আছে ওইখানে পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য মুরদারের নামে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম করা দোয়া পড়া অজিফা পড়া সম্পূর্ণ আরাম সম্পূর্ণ কি যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে কোথায় লেখা আছে তাফসিরে মাহরুকরে লেখা আছে ফতুয়ার কিতাবে লেখা আছে ওকুদুর লেখা আছে ফতুয়ার কিতাবও লেখা তাফসির কিতাবও লেখা অমুসলমান জাতি আজকে মানুষ পয়সা দিয়ে খতম পড়ায় কিনা জায়েজ না হারাম আল্লাহর নবী কাজ করেছেন আল্লাহর নবী এখন গ্রামের মানুষ মরলে পরে এটা বড় খাওয়ান দেয় না তিন দিন পরে খাওয়ান দেয় চল্লিশা খাওয়ন দেয় এরপরে মৃত্যুবার্ষিকীর খাওয়ন আল্লাহ নবী দিয়েছেন আল্লাহর নবী তার জীবদ্দশায় আল্লাহ নবীর মেয়েরা মরল আল্লাহর নবীর স্ত্রীগুণ মারা গেল অনেকেই মারা গেছে সন্তান মারা গেল তাদের জন্য এই সমস্ত খাওয়ন দিয়েছিল আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায় কেরাম নবীর জন্য দেন নাই সাহাবায় কেরামদের মৃত্যুর জন্য মৃত্যুর পরে তাদের সন্তানরা দেন নাই অথচ মৃত্যুর পরে চারটা কাজ কয়টা কাজ আছে হাদিসে বলা আছে ফারাজের কিতাবে আছে মানুষ যখন মৃত্যু হয় তার সম্পদের সঙ্গে চারটা জিনিস সম্পৃক্ত কয়টা জিনিস খুব মনে রাখবেন এক নাম্বার তাতা আল্লাহকু বেতারে কাতিল মাইয়েতে হকুকুন আর বাহাতুন মুরাত্তাবাতান মৃত্যু ব্যক্তির মালের সঙ্গে মরার পরে চারটা হক চারটা অধিকার সম্পৃক্ত হয় এক নাম্বার কাজ হল মৃত্যু ব্যক্তির মালের থেকে ওই মৃত্যু ব্যক্তির কাফন দাপনের কাজ করতে হবে কাফন দেওয়া কাফন কেনা কবর দেওয়া এতে যে খরচা আছে এটা ওই মৃত্যু ব্যক্তির মালের থেকে করতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হল এই কাফন দাফনের পরে যেই মালগুলো থাকবে ওই মাল দিয়ে তার ঋণ পরিশোধ করা কি করা ঋণ থাকলে ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করার পরে যদি মাল থাকে তাহলে তা থেকে ওসিয়াত পূরণ করা ওসিয়াত করে জানানোর সময় সে গুলো পূরণ করা ওসিয়াত পূরণ করার পরে চার নম্বর কাজ হল ওই সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে আল্লাহ যেরকম বন্টন করেছেন সেরকম বন্টন করে দেওয়া মেয়েদের হকগুলো দিয়ে দেওয়া ভাইদের হকগুলো দিয়ে দেওয়া বড় ভাই দেখা যায় এখন মালিক হয়ে গেছে ছোট ভাইদেরকে ঠকায় বোনদেরকে ঠকায় আবার বাবার নামে খাওয়ন দেয় খাওয়ন দেওয়ার কথা পাওয়া গেছে এগুলোর মধ্যে ফারায়েদের কিতাব খুলে দেখুন আমি হুবহ ফারায়দের কিতাবের এবারত মুখস্থ বলেছি এই চারটা হক হচ্ছে বন্টন করে দেওয়া লাস্টে সব বন্টন করে দেওয়া যেভাবে আল্লাহ বন্টন করেছেন সেই বন্টন না করে বরং মেয়ে যখন বাপের বাড়ি বেড়াতে আসে বাপ থাকা অবস্থায় তো মেয়ের আদর ছিল কদর ছিল মেয়েকে চুমো খেত আদর করত বাবা কত না কিছু করত ভালো খাওয়ন দিত নাতিদেরকে আদর করত বাপ যখন মারা গেল ওই বড় ভাই আর তার স্ত্রী সাহেবা ভাবি সাহেবা এরা ওই বোনদেরকে আর দেখতেও পারে না কেমনে ভাগাবে সেই চিন্তা করে মুখ মলিন হয়ে যায় না যেন আবার জমি ভাগ দিতে হয় না যেন সম্পত্তি চেয়ে বসে শেষ পর্যন্ত এই মেয়েগুলো বাবার কবরস্থানে গিয়ে চোখের পানি ঝরায় আর কান্দে আব্বা তুমি যতদিন পর্যন্ত ছিলে অতদিন পর্যন্ত আদর যত্ন ছিল তুমি কবরে চলে গেছ এখন বড় ভাই আমাদের পাত্তা দেয় না আমাদের দেখতে পারে না ভাবি আমাদেরকে জ্বালাতন করে ভাবির বাচ্চারা আমাদেরকে মারধর করে আমাদের বাচ্চাদেরকে তাড়িয়ে দেয় ও আমার ভাইয়েরা দু চোখের পানি ছেড়ে দিয়ে ফেল ফেল করে ওই বোনটা বাড়ি থেকে চলে গেল বাবার নামে খাওয়ান দিয়েছ জন্মের পরে খাওয়াও তুমি এই খাওয়ান দেওয়া আরাম বন্ধের অংশ না দিয়ে ছোট বাচ্চার অংশ দিলা না ছোট ভাইদের অংশ তুমি ঠকাইলা ভাইদেরকে ঠকাইয়া বোনদেরকে ঠকাইয়া তুমি কার খাওয়ান খাওয়াচ্ছ একদিকে বেদাত আর একদিকে হচ্ছে হারাম দুই হারাম একত্র হয়েছে আপনি কোনো অসুবিধাকে খাওয়ান দেই সবের নামে খাওয়াই ও আমার ভাইয়েরা আমরা ফরজ নামাজ পড়ি জোহরের নামাজ কয় রাখাত পড়ি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ফরজ নামাজ কয় রাখাত জোহরের চার রাখাত আসরের চার রাখাত সাড়ে চার রাখাত মাগরীব কয় রাখাত এখন যদি মাগরীব কোনো ব্যক্তি চার রাখাত পড়ে আর কয় যে ওদের অসুবিধা কি মাগরীব কাকাত পড়লো এক একাত পারলো না অসুবিধে কি রুকু করবো আল্লাহর জন্য সেজদা করবো আল্লাহর জন্য সবই তো আল্লাহর জন্য করবো অসুবিধা কি নামাজ হবে কেন এখানে বলতে পারেন অসুবিধা কি অসুবিধা হচ্ছে আল্লাহর নবী এটা করেন নাই আল্লাহ তারা নির্দেশ করেন নাই আল্লাহ তারা হুকুম দেন নাই পাঁচ হতে নামাজ পড়া কি ফরজ এতে কোন দ্বিমত আছে কারো কোন আলেমদের দিমত আছে আছে একদল শয়তান আমি আসতেছি একটু পরে সেইগুলো ছাড়া সমস্ত আমি একমত নামাজ পড়া কি কোন দিমত আছে রমজান মাসে রোজা রাখা কি কোন দিমত আছে ধনীদের জন্য হজ করা কি জাকাত দেওয়া কি এতে কোন দিমত আছে এইগুলো খবর নাই মরলে বলে খাওন দেওয়া অসুবিধা কি ওই বেটা অসুবিধা তুই বোঝো না আল্লাহ বোঝেন আল্লাহ তারা হুকুম করেন নাই আল্লাহর নবী এরকম করেন নাই আল্লাহ নবী করেন নাই এখন আসবে কিছু লোক আসবে ওদের বেদাত দুই রকম বেদাতে হাসান আর সাইয়া হাসান আর মানে ভালো বেদাত আর খারাপ বেদাত এরা আবার আপনাদেরকে ওয়াজ করবে দেখেন বেদাত মানে নতুন তৈরি করা আল্লাহর নবীর যুগে তো মাইক ছিল না এই যে মুক্তি সাহেব ওয়াজ করে গেলেন মাইক তো নবীর যুগে উনি ব্যবহার করলেন এটা বেদাত না আপনি কোনো হাত শিখি তো হুজুর এটা বুঝে নেয় আবার কইবে হুজুরতে মোবাইল ব্যবহার করেছে মোবাইল কি নবীর যুগে ছিল আগে না ছিল না এই তো বেদাত হইল হুজুর প্লেনে হজ করে আসছে প্লেন নবীর যুগে ছিল না এটা বেদাত না আপনি কোন ঠিকই তো ও আমার ভাইয়া ভালো করে বুঝো এইগুলোর নাম বেদাত না বেদাত হচ্ছে স্বভাবের উদ্দেশ্যে স্বভাবের উদ্দেশ্যে আল্লাহর নবী যে কাজটা করে যান নাই করতে বলেন নাই সমর্থন করেন নাই সাহাবিরা যেই কাজ করেন নাই বলেন নাই সমর্থন করেন নাই তাবে ইন্দ্রা যেই কাজ করেন নাই বলেন নাই সমর্থন করেন নাই এমন কোন নতুন এবাদত নতুন এবাদত সবের উদ্দেশ্যে করার নাম কি মাইক কি সবের উদ্দেশ্যে ব্যবহার করি আমরা দশ দিন সব বেশি হবে প্লেন আমরা ব্যবহার করি সবের জন্য মোবাইল আরে বেটা এইগুলো যদি বেদাত হয় তাহলে তুইও তো বেদাত আমিও বেদাত তোর বাপ মা বেদাত কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না ছিলাম নাকি নবীর যুগে আমিও ছিলাম না তুইও ছিলি না তোর বাপ মাও ছিল না আমিও ছিলাম না তাহলে তো বেদাত সব হয়ে যাবে বেদাত বুঝতে হবে এই বেদাতের মাধ্যমে ইসলামের মূল জিনিস থেকে সরিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টানরা এই মিলাদ গুলো তৈরি করেছে আমার দেশে আছে মিলাদ পরে মিলাদ পড়ে না মিলাদ ইয়ানবী সালাম আলাইকা মিলাদ পড়ে না আল্লাহ নবী সাহাবিরা মিলাদ পড়ত আমরা নামাজে দুরুদ শরীফ পড়ি দাঁড়াইয়া না বৈশা তো নামাজে পড়লাম বসে বসে আস্তে আস্তে কি সুন্দর আদবের সঙ্গে আর নামাজ শেষ হয়ে গেলে মিলাদ পড়ে কি করে মিলাদ মানে নবীর জন্ম এটা আমি অস্বীকার করছি না কিন্তু আমাদের প্রচলিত যে মিলাদ ওই যে তিন দিনে মিলাদ চল্লিশে মিলাদ দোকান শুরু করতে মিলাদ দোকান শুরু করলো মিলাদ দিয়া এরপরে হারাম মাল বিক্রি করে ভেজাল মাল বিক্রি করে কালো বাজারি করে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী এই মিলাদকে সমর্থন করেন নাই সাহাবা একরামদের মধ্যে এই সমস্ত মিলাদের প্রচলন ছিল না আল্লাহর নবীর সাহাবিরা নবীকে দাঁড়াইত না আল্লাহ নবীর জন্য সাহাবিরা দান দান শহীদ করেছেন আল্লাহ নবীর জন্য দান দিতেন এই সমস্ত করতেন না এগুলো শয়তানি করছে শয়তানি গুলো করেছে কি জন্য সাহাবিদের কাহিনী পড়ুন আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সাহাবাহাম দাঁড়িয়ে কে কার আগে নাম বলবে প্রতিযোগিতা হচ্ছে যান দেওয়ার জন্য প্রতিযোগিতা হচ্ছে ও আমার ভাইয়েরা মহাজার মোহাম্মদের কাহিনী শোনেন নাই দুইটা শিশু বাচ্চা আল্লাহর নবীর দরবারে আসছে বদরের যুদ্ধের সময় আল্লাহ আমরা শুনেছি আবু জাহের আপনাকে কষ্ট দিয়েছে আমরা যুদ্ধে যাব আল্লাহ নবী বললেন তোমরা ছোট মানুষ বড় ভাইটাকে অনুমতি দিলেন যে তুই বড়টা যা এবারে ছোটটাই গিয়ে বড় ভাইয়ের কানে কানে বলছে বড় ভাই তোমাকে তো আল্লাহ নবী অনুমতি দিয়েছেন এখন আমি একটু চাই আমিও যুদ্ধে যেতে চাই তোমার সঙ্গে নাটক করব আমি তোমাকে আছাড় দিয়ে ফেলে দিব বুকে চড়ে বসবো আর আল্লাহ নবীকে বলবো ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি তারা আমাকে অনুমতি দিবে কি জজবা আল্লাহ আকবার আল্লাহর নবীর কাছে গিয়ে বললো ইয়ারসুল্লাহ আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন অথচ ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি আল্লাহর নবী বলে ঠিক আছে দুজনে কুস্তি লাগো আগেই তো পরামর্শ করা কুস্তি লাগলো ধরাধরি করলো বড় ভাইটাকে আছাড় দিয়ে ফেলে দিয়ে বুকে চড়ে বসে গেছে বাহাদুরের মতো আল্লাহর নবী দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন বদরের যুদ্ধের সময় আব্দুর রহমান আউফ বলেন আমি দেখলাম আমার পাশে দুটো বাচ্চা একটু বড় মানুষ থাকলে যুদ্ধ করতে সাহস লাগে দুইটা বাচ্চা দেখে মনে করলাম একটু যে কেমন হলো এটা এর মধ্যেই ওই দুইটা বাচ্চা আমার কাছে এসে বলল চাচা ওরা আনসারিদের বাচ্চা মদিনার চাচা তুমি আবু জাহেলকে চিনো আবু জাহাল নাকি নবীকে কষ্ট দিয়েছে আল্লাহর নবী যখন দায় গিয়েছিলেন আল্লাহর নবীর মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আল্লাহর নবী শেষদার থেকে উঠতে পারছিলেন না আবু জাহেল নাকি আবু জাহেলরা ইসলামের জন্য বিড়ালকে উত্তপ্ত আগুনের উপরে শুয়ে রেখে রৌদ্রের উপরে বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল আমরা সেই আবু জাহেলকে চিনতে চাই দেখতে চাই তোমরা আবু জাহেলকে দিয়ে করবা কি জেনে রাখো চাচা আমরা ওকে যদি পাই হয়তো ওর একদিন আমাদের একদিন হয়তো আমরা মোর গুজার ওকে মেরে ছাড়ব এর মধ্যে দেখে আবু জাহেল আসতেছে শান সহকাতে আব্দুর রহমান বলেন আমি দেখা মাত্র বলে ওই যে দেখো লোকটা তিরিং বিরিং করছে ওই সাং শকত আসছে ওইটি হচ্ছে আবু জাহাল আমি বলতে দেরি বাস পাখির মতো ওই দুই ভাই গিয়ে আবু জাহেলের বুকের মধ্যে তীর বিদ্ধ করল আবু জাহেল ধরাশায়ী হয়ে পড়ে গেল আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে সেই জজবা ছিল আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন বলছিলাম যুদ্ধের জন্য নাম নিচ্ছেন এমন সময় একজন মহিলা নিজের দুধের বাচ্চাকে এনে হাজির করল ইয়ারাসুরাল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার বড় সন্তানগুলো যুদ্ধে আগে শহীদ হয়ে গেছে আমার স্বামী সেও শহীদ হয়ে গেছে আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে আর কোন সদস্য নেই সেজন্য আমি আমার দুধের বাচ্চাটাকে আপনার কাছে দিতে চাই আল্লাহর নবী বললেন ও আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি আমি তো এমন লোকের প্রয়োজন মনে করছি যারা ঘোড়ায় চড়তে পারবে উঠে চড়তে পারবে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে তোমার এই শিশু তো কোনোটাই করতে পারবে না মহিলা বলল আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না কিন্তু একটা তো আমি জানি আমার ছেলে ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুষ্পন্দরা তীর নিক্ষেপ করবে আপনাকে উদ্দেশ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আর আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলো নারা দেখবীর এই ছিল ইমান সাহাবাহিকের আমদের ইমান এই দৃশ্য যখন দেখলো গোয়েন্দা ছিল যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার এর গোয়েন্দারা ছিল গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহসতা দেখাবে না রোম সম্রাট জিজ্ঞেস করে ব্যাপার কি ওদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি গোয়েন্দারা বলল না সৈন্য তো আমাদের চেয়ে কম বলে তাহলে ওদের অস্ত্র বেশি কারণ অস্ত্র ওদের তো কম বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি কেন শক্তিও তো ওদের গায়ে কমরা জীর্ণ শীর্ণ খেজুর খায় আর শুকনা রুটি খায় রোম সম্রাট রাগ করলেন অস্ত্র আমাদের বেশি শক্তি আমাদের গায়ে বেশি যোদ্ধা আমাদের বেশি কেন ভয় দেখাচ্ছ তখন গোয়েন্দারা বলল ও রোমের সম্রাট জেনে রাখো তোমার শক্তি বেশি অস্ত্র বেশি সৈন্য বেশি সব ঠিক তবে মুসলমানদের একটা গুণ আছে তোমার সৈন্যদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জয় বলুন জিহাদে মা ও আমার ভাইয়েরাম সাহাবায়কেরা আমরা এভাবে যুদ্ধ করতেন আর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন সেই কোরআন চলে গেছে এখন তাবিজ লেখায় কোথায় চলে গেছে কয় তাবিজ তো আমরা লেখি কোরআন হাদিস দিয়ে আরে ভাই তুমি যে কোরআনের নকশা পাই পাইলা নকশা পাইছো কই বিসমিল্লা লেখে কত দিয়ে সাতশো ছিয়াশি তাই বিসমিল্লা না পড়ে নামাজ দ্বারাই বিসমিল্লা পরিবর্তে সাতশো ছিয়াশি পড়ে দাও সুরা বাকার নকশা আলেমের নকশা মুখের নকশা তো মুখের নকশা এরপরে সুরাগুলোর উল্টে পাল্টাই লেখে আর কোরআন হাদিস দিয়ে লেখি আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহ তামিমাতান যে ব্যক্তি গলায় তামিজ ছুড়ায় সে আল্লাহর সঙ্গে সিরিপ করলো কি করলো এই জন্য তাবিজ দেখে সিরে ফেলবেন আল্লাহ নবী তাবিজ পছন্দ করতেন না তাবিজ দেখতেন না নবী তো একটি জানতেন না আল্লাহর নবী কখনো তাবিজ দেখেন নাই হ্যাঁ খুব যায় ঝাড়ফুঁক করতে পারে সুরা ফাতে পরে নাচ পরে ফালাক পরে আয়াতুল কুস্তি পরে ঝাড়ফুঁক করা যায় এটা না যায় না এই ঝাড়ফুঁকের লাগাইছে তাবিজের মধ্যে নিয়ে আল্লাহর নবী কখনো লেখেন নাই কোরআন স্পষ্ট বলছে আপনি তো লেখতেই জানেন না আল্লাহর লেখাপড়া জানতেন না সেই নবী উম্মতেরা কোরআন কায়দা মতো তাবিজ দেখে আর কি করে পয়সা কামাই করে আবার শর্ত দেয় কালো মুরগির তাজা রক্ত লাগবে লাল মুরগির তাজা রক্ত এটা কেন বলে জানেন এই সমস্ত খপ্পরে পড়েন না খাবার লইকে খালি লাল মুরগি আর কালো মুরগি বলছে এই জন্য যাতে ফার্মের মুরগি কেউ না আনে আর তাজা রক্ত বলছে এই জন্য যাতে হুজুরের বাড়িতে এসে জবাই করে কেউ জবাই করে বাড়িতে বোতল ভরিয়ে রক্ত না নিয়ে আসে আর হুজুরের বাড়িতে এনে জবাই করলে আর কেউ কি এটা ফেরত দিবে বিনা পয়সায় মুরগি পাইল এরপরে বাজারে টাকাও পাইবে আল্লাহর নবী তামিজ দেখেন নাই কোন ভালো সাহাবায় গ্রামদের থেকে তাবিজ দেখার কোন হাদিস নাই এখনকার কোরআন আপনি তাবিজের কিতাব খুলে দেখেন লেখা আছে ইয়া হামান ইয়া জিব্রাইল ইয়া মিকাইল ইয়া দারদাইল ইয়া আজরাইল কত নামটাও আছে এই সমস্ত সিরে কি ইয়া আলী আল মাদত ইয়া খাজা আল মাদত ইয়া জিব্রাইল আল মাদত ইয়া জিব্রাইল আজিব এই তাবিজের মধ্যে আছে এগুলো আমার কাছে তাবিজের অত্যন্ত গ্রহণযোগ্য বই আছে কারণ এই তাবিজের ব্যাপারে বলতে গেলে দলিল লাগে ওরা কয় যে আমরা নাকি কোরআন দিয়ে আমি দেখে কোরআন দিয়ে বই লজ্জাতুন নেশায় বাংলাদেশে বাজা বাংলাটা আমার কাছে উর্দুটা আছে হেরজে সোলাইমানি বাংলাদেশে বাজা নকলটা আমার কাছে আসল উর্দুটা আছে এইরকম আমি সংগ্রহ করেছি দুনিয়া বিভিন্ন প্রান্ত থেকে কিতাব সংগ্রহ করি উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহিভাবে রাস্তা বাতলানো আল্লাহর আমি পরিষ্কার করে দিয়েছেন মানে আল্লাহ যেই ব্যক্তি তামিজ ঝুলায় হাতে ঝুলায় গলায় ঝুলায় যেখানে ঝুলাও না কেন যে ব্যক্তি তাবিজ জুড়ায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই জন্য তাবিজ যদি কারো থাকে ফুরে ফেলে দাও সকালবেলা আয়াতুল কুর্সি পড়ো সারাদিনে শয়তান আসবে না বিকেলে একবার পড়ো সারা রাত্রে আর শয়তান আসবে না নামাজের পরে দোয়া এই দোয়া পড়লে শয়তান কারো ধর থেকে আগুনে পুড়ে মরে যায় এগুলো পড়া যায় ঝাড়ফুক করা যায় নাচ ফলা করে ঝাড়ফুক করা যায় আছে এরকম ভাবে ঝাড়ফুঁক করে আমি নাজাজ বলি নাই তাবিজের কোন সহিদিস নাই তাবিজে গেল খতমে গেল কোরআন প্যাট ব্যথা হইলেও কাজ একটা ভূতে ধরছে এই যে কাহিনী এরপরে শুরু হলো আর দল মাজার ওরস আসার সময় দেখে আসলাম ওরস হচ্ছে ওই কোন কোনাবাড়ি নাকি জন্য ওরস ও আমার ভাইয়েরা এই লোকগুলো মারাত্মক লোক যে সরিয়া তার মারে ফাঁদ কি করে খুব ভালো করে খেয়াল করে সরিয়া তার মারে ফাঁদ এইভাবে ভাগ করে শরিয়াটাকে আলাদা করলো মারেফাতকে আলাদা করলো শরিয়াতের থেকে মারাফাত আলাদা মারেফাতের যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাহলে নামাজ রোজা লাগে না খালি লাগে না বললেও তো ঠিক ছিল কয়ে যে মারেফাত অর্জন হয়ে গেলে আর নামাজ রোজা করা কুফুরি নামাজ করা কি ও আমার ভাইয়েরা আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়েছেন কিনা বোখারি হাদিস পড়ুন আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হলেন মৃত্যু রোগে আক্রান্ত হলেন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই আল্লাহর নবী উজু করে তৈরি হলেন আবার বেহুশ হয়ে পড়লেন রামদের জিজ্ঞেস করেছেন নামাজ কি হয়ে গেছে সাহাবাইকরাম বললেন আল্লাহর নবী আপনার জন্য জামাত অপেক্ষায় রয়েছে সাহাবায়করা অপেক্ষা করলেন আল্লাহর নবী উজু করলেন বেহুশ হয়ে পড়লেন চার চারবার বেহুশ হয়ে পড়লেন পঞ্চমবারে বললেন মরু আবা আবাক্রিন ইসল্লিবিন্নাস তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় এবার আবু বকর সিদ্দিকা দিয়ে আল্লাহ তালানহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করে দিলেন সাহাবাহিক রাম নামাজ দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী একটু সুস্থ হলেন এবার উজু করলেন আব্বাসকে ডাক দিলেন আব্বাস পাশেই ছিল আব্বাসের কাঁধে হাত রাখলেন আর এক পাশে বিলালকে অথবা আলীকে ডাকতেন হাত রাখলেন দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে হাজির হচ্ছেন আল্লাহর নবী জামাতে গিয়ে হাজির হয়ে গেলেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন মসজিদে যাচ্ছিলেন পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ তারা বলছেন হে নবী আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও যখন মসজিদে যাওয়ার ক্ষমতা নাই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন এরপরে যদি কোনো পীর বলে কোন মারেফাতপন্থী বলে কোন আশিক রসুল বলে আধ্যাত্মিকতার শীর্ষ মা কামে গেলে নামাজ রোজার লাগে না এগুলো পীর না শয়তান আশেখে রসুল না আশেখে শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি কারে শয়তান মি কুনি নামত অলি কারে শয়তান মি কুনি নামত অলি গার অলি নস্তলানত বর অলি শয়তানের কাজ করে ওই আমেরিকা শিখিয়ে দিয়েছে এইভাবে শিখাও আবার কয় নামাজ তো নামাজ তো আধ্যাত্মিক নামাজ নামাজ কায়েম করতে বলেছে পড়তে বলে নাই অ মুসলমান জাতি আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হল নামাজ কায়েম করো বলে যার উপরে নাজিল হল তিনি বুঝলেন নামাজ এইরকম পড়তে হবে তিনি নামাজ এরকম পড়লেন আর ফকিরের বলে নামাজ তো কায়েম করতে পারছে মনে মনে পড়লে চলবে ফকিরেরটা মানবেন না আল্লাহর শিখানোটা মানবেন কোনটা হাদিস পড়ুন আল্লাহর নবীর কাছে যেদিন নামাজ ফরজ হল রাতে মেয়েরাজের রাতে পরের দিন জহরের সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আসলো আল্লাহর নবীকে বাইতুল্লাহর শরীফের সামনে নিয়ে গেল ওখানে উজু করালেন উজু কেমনে করাইবে তাও শিখাইছেন কে আল্লাহ জিব্রাইলকে দিয়ে শিখাই দিলেন এরপর উজু করার পরে বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর নবীকে দাঁড় করালেন এবারে জিব্রাইল ইমামতি করছে আল্লাহর নবী নামাজ আদায় করছেন প্রথম দিন জোহরের নামাজ আউ্বালাক্তে আসরের নামাজ আউ্বালাক্তে মাগরীবের নামাজ সূর্য ডুবার পরে এশার নামাজ আউ্বালাক্তে ফজরের নামাজ আউ্বালাক্তে সব নামাজগুলো পড়াইলেন দ্বিতীয় দিন আবার সব নামাজগুলো শেষে রক্তে পড়াইলেন কয়দিন পড়াইছেন দুই দিন আল্লাহর নবীকে জিব্রাইল নামাজ পড়াইয়া দেখাইলেন কেমনে পড়তে হবে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো সেই নামাজ কায়েম কেমনে করতে হবে সেটা আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কিনা আল্লাহর নবী শিখলেন জিব্রাই শিখাইল আল্লাহর নবী আবার সাহাবিদেরকে শিখাইলেন সাহাবা একরাম তারপরের লোকদের শিখালেন আল্লাহর নবী বললেন সল্লু কামার ও আমার সাহাবিরা কামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানরা শুনে রেখো আমাকে যেরকম ভাবে নামাজ কায়েম করতে দেখেছ নামাজ পড়তে দেখেছ এইরকম ভাবে নামাজ কায়েম করবে এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন এরকম আর ভণ্ড পীরটা বলল নামাজ তো কায়েম করতে বলেছে পীরেরটা মানবেন না আল্লাহ রসুলেরটা মানবেন আল্লাহ তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা মানব না কোনো ভণ্ড পীরের ব্যাখ্যা মানব আল্লাহর ব্যাখ্যা মানবো আল্লাহ রসুলের ব্যাখ্যা মানবো নামাজ খবরদার কাদা করবেন না হাদিসে বলা আছে যে ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লো সে কুফরি করলো সে কি করলো একক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লে কি করলো সে মুসলমান থাকবে আর আপনি পয়সা ব্যাংকে জমা করেন না একদিন পাঁচ টাকা পরের দিন দশ টাকা এইরকম জমা করতে করতে একসময় কি হয়ে যায় পয়সাওয়ালা হয় কি হয় ঠিক এরকম যে ব্যক্তি একক তো নামাজ না পারে সে একটা কুফুরি করলো দৈনিক পাঁচটা কুফুরি করলো এরপরে এক মাসে কয়টা বছরে কয়টা এই কুফুরি করতে করতে সে কুফুর বলা হয় কি হয়ে যায় তার নাম কাফের তার নাম কি বেনামাজি মুসলমান না কাফের নিয়মিত যারা নামাজ পড়ে না এরা মুসলমান থাকে না ওর বউ যদি নামাজি হয় তাহলে ওর সাথে বিয়ে থাকবে না ওরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির জানা দাও করা যাবে না এই জন্য খেয়াল রাখবেন হাত ধুয়ে করতে নামাজ নামাজ আর কাফের বললেন নামাজ আর বলছি যারা ষাট সত্তর বছর জীবনে নামাজ পড়ে না আবার উপহাস করে নামাজ পড়ে পাইলে নাকি নামাজ কেউ উপহাস করে মজাক করে এই সমস্ত যারা পড়ে না নামাজ পড়ে না এরকম মুসলমান না কাফের খুব বোঝার চেষ্টা করবেন এক দুই অক্ট নামাজ না পড়লে আমি কাফের বলি নাই কিন্তু নামাজ কেউ তুচ্ছ করে অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান না কাফের একটু বুঝাই তার বুঝবেন আল্লাহ তালা আদমকে হুকুম দিয়েছিলেন এই গাছের কাছেও যেও না উনি ফল খাইছিলেন কিনা ইবলিসকে হুকুম দিলেন আদমকে চেষ্টা করো সে চেষ্টা করে নাই দুইজনই আল্লাহর হুকুম অমান্য করেছে কিনা তাহলে এই অমান্য করার দ্বারা কিন্তু কাফের হয় নাই আল্লাহ রব্বুল আলমিন আদমকে বললেন আদম তুমি জান্নাতে বসবাস করো জান্নাতে ঘোরাফেরা করো যেথায় ইচ্ছে সেথায় যাও যা মনে চায় তা খাও কিন্তু খবর দ্বারাই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না আদম সে ফল খেয়ে ফেলল আল্লাহর হুকুম অমান্য করেছে কিনা আল্লাহ রব্বুল আলম আদম রে তোকে আমি বলেছিলাম এই গাছের কাছেও যাবি না কেন গেলি আদম আলাইসালাম কোন যুক্তি বেশ করেছে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলো قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অরব্বুল আলমিন আমি অন্যায় করে ফেলেছি ভুল করেছি গুণা করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো জালেম হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ মাফ করেছেন কিনা অপরদিকে ইবলিসকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইবলিস তুমি আদমকে সেজদা করো ইবলিস সেজদা করলো না অন্যায় করলো কিনা আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা কেন করলা না ইবলিস যদি আদমের মতো বলতো আমি অন্যায় করেছি আল্লাহ মাফ করতেন কিনা ইবলিস কি তা বলেছে ইবলিস বলল আল্লাহর ভুল ধরে কি করে এইটার কারণে কাপের হয়েছে সে ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন আদমকে সেজদা করো নাই আমি তোমাকে হুকুম করলাম সেজদা করার জন্য কেন করো নাই ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ ক্ষমা করতেন কিনা বোঝা গেল ওই ভুলের কারণে কাফের হয় নাই কাফের হলো সামনে সেই যুক্তি বেশ করলো যে আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো মানে তোমার হুকুমটা ঠিক হয় নাই আল্লাহর ভুল ধরে কি ধরে আনা মিন মিন তিন ইবলিস বলল আল্লাহ আমি আদমের চেয়ে ভালো আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে মাটির গতি হচ্ছে নিম্নে আগুনের গতি ঊর্ধ্বে আগুন যদি নিচেও জ্বালায় আ আগুন উপরে উঠতে থাকে আর মাটি যদি উপরে দিয়ে ছুড়ে মারে তারপরও কি করে নিচে নামে কাজী আদমের উচিত ছিল আমাকে চেষ্টা করার আমি আদমকে চেষ্টা করার নয় এই যুক্তি বেশ করলো আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কি করলো যুক্তি বেশ করলো ইবলিস যখন যুক্তি বেশ করলো আল্লাহর সামনে চ্যালেঞ্জ করলো আল্লাহ তারা তাকে কাফের বানিয়ে বলবে থেকে বের হয়ে যা বহিষ্কার করলেন অ মুসলমান এখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুমকে উপহাস করে মুসলমান না কাফের যদি কেউ বলে নামাজ পড়ে পাইলে কি নামাজ না পড়লে কি হয় নামাজকে অস্বীকার করে উপহাস করে নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাদুরে বলেন এরকম একদম ফকির এই ফকিরগুলো মুসলমান না কাফের এই লোকগুলো এই লোকগুলো নামাজ পড়ে না আল্লাহ হাবি বলেছেন আল্লাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হল সালাদ পার্থক্য কি যে ব্যক্তি সালাদ কায়েম করবে সে ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি সালাদ কায়েম করবে না সে কি সে কাফের আল্লাহ নবী আরো হাজি বরমান আসসালা হেমাদুদ্দিন নামাজ হচ্ছে ইসলামের খুঁটি ইসলামের পিলার ফামান আকামাহা ফকাদ আকামাদ দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো অমান হাদামাহা ফকাদ হাদামাদ দিন আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো বোঝা গেল বেনামাজি মুসলমান থাকবে এই ফকিরগুলো নামাজ পড়ে না আবার কয় যে মাজার তৈরি করে তৈরি করে মাজার ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন মক্কা শরীফ গেলে আপনারা যারা গেছেন দেখেছেন যারা জান্নায় ছবিতে দেখবেন মক্কা শরীফে আল্লাহর নবীর যুগের থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে জান্নাতুল মোয়াল্লা বলা হয় এই মোয়াল্লা নামক কবরস্থানে আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা ফাতেমার মা আল্লাহর নবীর সমস্ত সন্তান যেই স্ত্রীর থেকে হয়েছে একটা সন্তান ছাড়া সব সন্তানের মা কি নাম খাদিজা রাদি আল্লাহ তালানহা এই খাদিজা রাদি আল্লাহ তালানহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন পর্যন্ত কোনো বিয়ে করেন নাই এমনি ভাবে আল্লাহর নবীর জন্য যেই মহিলা যান মাল সব ব্যয় করেছেন ইসলামের প্রথম বাণী যেই মহিলার কানে প্রথম গেল সেই মহিলার নাম খাদিজা সেই মহিলার নাম কি তার কবর রয়েছে মক্কাতে মক্কা শরীফ গেলে দেখবেন অথবা ছবিতে দেখবেন ওই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া আছে পুরো কবরস্থানে হাজার হাজার মানুষের কবর রয়েছে সেই নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক এখনো পুনর্বিশটা কবর দেওয়া হয় ওইখানে কোন কবরে চতুর্দিক থেকে বিশাল আকারে দেওয়াল দেওয়া ছাড়া কবরস্থানে কোনো সাইনবোর্ড নাই কোনো বিল্ডিং নাই কোনো গম্বুজ নাই কোনো মাজার নাই কিছুই নাই ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর স্ত্রী খাদিজার চেয়ে দুনিয়ার কোন বারো আল্লাহর উলি আছে আবার চলুন মদিনা শরীফ যান আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে ওখানে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে ওই কবরস্থানে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে ওই কবরস্থানে কমপক্ষে দশ হাজার সাহাবিদের কবর আছে আল্লাহর নবীর অনেক স্ত্রীদের কবর আছে ওই কবরস্থানে আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাতা পরপর দুইটা মেয়ের স্বামী ওসমান রাজি আল্লাহ আলুর কবর রয়েছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি খলিফাতুল মুসলিমিন ওসমান রাজি আল্লাহ তার আনহু শুয়ে আছেন সেই মদিনার স্থানে তার কবরে কোন বিল্ডিং আছে চাদর আছে আগরবাতি মোমবাতি কিছুই নাই ও আমার ভাইয়েরা এরপরে যদি আপনি অহুদের প্রান্তরের দিকে তাকান মাসজিদে নবমীর থেকে সোজা তিন মাইল উত্তরে অহুদ পাহাড় দেখা যায় অহুদ পাহাড়ের প্রান্তরে অহুদের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল ওই যুদ্ধে আল্লাহ নবীর চাচা সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাবি হামজা রাদি আল্লাহ তালানহু শহীদ হয়েছেন ও আমার ভাইয়েরা আপনারা ছবিটা দেখতে পারেন বা যারা গেছেন তারা দেখেছেন চতুর্দিকে কবরস্থানে চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরের উপরে কোনো বিল্ডিং নাই কোনো সাইনবোর্ড নাই কোনো টাকা নাই পয়সা নাই আগরবাতি মোমবাতি নাই কেন নাই সাহাবিদের কবর দেওয়ার লোক নাই জন্য নাকি আল্লাহ একবার যদি কবরে চাদর দেওয়া অথবা মোমবাতি আগরবাতি দেওয়া বিল্ডিং তৈরি করা ভালো কাজ হতো সাহাবায় রামদের কবরে নবীর স্ত্রীদের কবরে সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে অথবা চামড়া ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দেখছেন না কেন এটাই প্রশ্ন দেখছেন না কেন কারণ হচ্ছে এই আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে সাবধান করেছেন হাজির শৈবে বলা হয়েছে لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم وصالحيهم مساجد আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর তিন দিন আগে বলেছেন আল্লাহ তারা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক তারা যখন তাদের অলিরা মারা যেত বুজুর্গেরা মারা যেত তাদের কবরগুলোকে তারা মাজার বানাতো শেষদারের স্থান বানাতো আগর দিত মুখা মোমবাতি দিত টাকা পয়সা দিত চাদর চড়াতো ও আমার উম্মতরা খবরদার আলু কবরি ওসানাইবাদ আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে পূজার স্থান বানাবে না আগরবাতি মোমবাতি দেওয়ার স্থান বানাবে না সেজদা দেওয়ার স্থান বানাবে না আল্লাহ নবী লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন যে মাজার তৈরি করার জন্য আজকে যারা সেই মাজার তৈরি করে তারা কি আল্লাহ নবীর আশেক না দুশ্মন আল্লাহর অলি না শয়তানের অলি এরপরে মাজার তৈরি করে মাজারে গিয়ে সেজদা করে আর বলে সেজদা করি আল্লাহর অলিদের সেজদা করা যায় যাচ্ছে ও আমার ভাইয়েরা আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের উপসেদ্ধা আছে কিনা ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো আসরের নামাজ পড়ো রুকু সেজদা করো এশার নামাজ পড়ো রুকু সেজদা করো জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো যত রকম নামাজ আছে সব নামাজের মধ্যে রুকু সেজদা করা ফরজ কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক কিনা বড় পিস হিসাবে জানাজারে রুকু সেজদা করা যাবে নাকি আপনার দেশে জানাজানা রুকুসুদা করে নাকি এই এলাকায় জানাজা রুকুসুদা করে কেন করে না চিন্তা করছেন কোন সময় সব নামাজে রুকু সেজদা করা ফরজ জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না যত বড় বুজুর্গের জানাজা হোক খবরদার রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন তুই রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ ইব্রাহিম আলাই হিসারা হোক না কেন রুকু সেদ্ধা করতে পারবি না জানাজার নামাজ লুহু নবীর হোক না কেন রুকু সেদ্ধা করতে পারবি না জানাজার নামাজ আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হোক না কেন রুকু সেদ্ধা করতে পারবি না জানাজার নামাজ আবু বকরমর ওসমান আলীর হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আব্দুল কাদের জেলানি খাজামার দৃষ্টি শাহ জারি হোক না কেন রুকু সেজদা করতে পারবি না কারণটা কি কারণ হচ্ছে সব নামাজের সামনে কোন লাশ নাই জানাজার নামাজের সামনে একটা কি আছে কি আছে এখন যদি রুকু সেজদা করা হয় জানাজার নামাজে ওই মাজার পূজারী ভণ্ড ফকিরেরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো ওরা দলিল পেশ করবে আপনাকে গোমরাহ করবে বিভ্রান্ত করবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন ওই জানাজার নামাজের থেকে নিজের রুকু এবং সেদ্ধা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যাতে কাউকে গোমরা করতে না পারে ও মুসলমানরা একটু চিন্তা করে দেখো জানাজার নামাজের সময় ওই বুজুর্গের লাশটা তোমার একেবারে সামনে ছিল তখন তুমি রুকু করতে পারলা না সেদ্ধা করতে পারলা না লাশটা যখন কবরে চলে গেল এখন মাটি আসলো হুগলা আসলো বাঁশ আসলো কোন বিবেক তোমাকে সেজদা করার জন্য হুকুম দিল কবরে সেজদা করা যায় না হারাম এরপরে কবরে প্রার্থনাও করে প্রার্থনা করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে নওয়াজ জানে ইমান থাকবে আল্লাহরে খালি মানে ফেলাইছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে আর রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুলও গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে বলেন নাউজবিল্লাহ দেওয়ার মালিক আল্লাহ না খাজা বাবা যারা খাজা বাবার কাছে চায় এগুলো মুসলমান না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি এগুলো আমি কবরওয়ালাদের খারাপ বলছি না কবরে যারা শুয়ে আছেন তাদের কথা বলছি না তারা তো বলেন না মাজার তৈরি করতে ভুল বুঝবেন না কালকে আবার একদল বলবে ওই তো উনি আল্লাহর অলিদেরকে গালি দিয়ে গেছেন নজবুল্লাহ আল্লাহর অলিরা বলেন নাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই এরকম শাহপরান রহমাতুল্লাহ আলাই আজমির রহমাতুল্লাহ আলাই কেউ বলেন নাই তাদের মাজার তৈরি করো এখন মাজার তৈরি করে পয়সা তৈরি করে এদের নেম ওরস করে ওরস এরপরে ব্যবসা শুরু হল বিনা পুঁজির ব্যবসা এই পীর মুরিদি ব্যবসা মাজার ব্যবসা কবর ব্যবসা চলছে ও আমার ভাইয়েরা কবরে টাকা পয়সা দেওয়া যায় না হারাম দান করি এবাদত দোয়া করা কি এবাদত আল্লাহর কাছে দোয়া করলে এবাদত হয় কিনা আমরা দোয়া করি না কার কাছে দোয়া করব সেই দোয়া যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারওয়ালার কাছে করে তাহলে সেরেক হবে কিনা সেরেক করলে এবাদত করা আল্লাহ আলোচনার জন্য আমরা কোরবানি করি কার জন্য সাদকা দেই কার জন্য আকিকা দেয় কার নামে আল্লাহর নামে এখন যদি কোন বুজুর্গের নামে কেউ জবাই করে মান্যত করে তা শিরিক হবে কিনা কবরের নামে মান্যত করা শিরিক কবরের নামে জবাই করা শিরিক কবরের স্নার কাছে গিয়ে প্রার্থনা করা শিরিক অমুসলমান শিরিকের গুণ আল্লাহ তারা মাফ করবেন না অন্য গুণা যদি কেউ করে তবা নাও করে মারা যায় আল্লাহ তারা হয়তো শাস্তি দিয়ে অথবা মাফ করে তাকে জান্নাত দিবেন কিন্তু শেরেকের গুণা কি করবেন না ক্ষমা করবেন না এই জন্য সেরেকের গুণার থেকে বাঁচতে হবে কবরকে বসান যাবে না মনের মধ্যে কোনো খাজা বাবা বসান যাবে না এখন তো পীর আছে মাসাল এক শ্রেণীর পীর আছে না কয়ে যে দরগা আছে দুর্গা আছে লাই লাইলাহা বলে অমুসলমান কি বলছো সাধু লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে সব ক্ষমতার মালিককে আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা আল্লাহ তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য তোমার কার কাছে না খাজা বাবার কাছে গাজা বাবার কাছে কবর বাবার কাছে পীর বাবার কাছে এখন তো জিকির করতে গেল কয় যে আমি আমার কলমের দিকে মোতাবাজ্য আছি আমার কলম পীর সাহেবের কলমের দিকে মোতাবাজ্য আছে বলেন এরকম এই পীর সাহেবের কলব তার পীরের দিকে তারটা তার পীরের দিকে এরকম কত কলব মতো আজ্জু করে তারপরে আল্লাহ দিকে মতো অজ্জ হয় আমি বলি তুমি যখন তোমার পীর সাহেবের কলবের দিকে কলব ফিরাইলা পীর সাহেব তখন পায়খানায় আছে কোথায় আছে তোর কলব কই যাবে বেটা তুমি যখন বললা আমি আমার কলমের মতো আজ্জু আমার কলব পীর সাহেব কেবলার কলমের মতো আজ্জু আর পীর সাহেব তার বউর কলমের মতো আজ্জু পীর সাহেব তার বউ লই আছে তোর কলব কই যাইবে আল্লাহ রাব্বুল আলম বললেন ইয়াকা না বুধু ডাইরেক্ট বলা হচ্ছে আল্লাহকে বলে ইয়াকা না বুধু আমি কেবলমাত্র তোমার ইবাদত করি ও ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে তাহলে ভায়া মাধ্যম যারা করে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে গায়রুল্লাহকে যারা বসায় তারা শিরিক করে কিনা পরিষ্কার সেই লিপ্ত আছে মক্কার কুফাররা মূর্তি পূজা করত মূর্তিকে তারা পূজা করত না কয়তে আল্লাহকে পাওয়ার জন্য কোরআনে আছে ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করত আর বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্য পুজো করি কাকে পাওয়ার জন্য মূর্তি পূজকরা মূর্তিকে যেমন মাধ্যম মনে করত এইরকম জীবিত লোকদেরকে মাধ্যম করলে সেও মুশ্রিক হয়ে যাবে এই জন্য বলছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ডাইরেক্ট না ভাই মাধ্যম আছে হ্যাঁ। আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন এব্রাহিম আলাই সালাম তার জাতিকে দেখলেন মূর্তি পূজা করছে কি করছে তার বাপও একজন মূর্তি তৈরি করে মূর্তি পূজাও করে আবার মূর্তির কাছে গিয়ে প্রার্থনাও করে খাবারও দেয় একদিন মেলার সময় তার কাছে গেছে ছেলেরা বন্ধু বান্ধবরা গেছে চলো মেলায় যাই মূর্তি পূজার মেলা ইব্রাহিম আলাহ সালাম বললেন না ভাই আমি অসুস্থ আছি তোমরা যাও ওরা চলে গেল এবারে একটা বড় কুড়াল লইলেন হাতে কুড়াল কোরআন নিয়ে মূর্তিখানায় ঢুকলেন রাজকীয় মূর্তিখানা ওনার বাপ আবার এটার মেম্বার রাজকীয় মূর্তিখানায় ঢুকে দেখলেন বিশাল বিশাল মূর্তি আর ওই মূর্তির সামনে বড় বড় লাড্ডু দেওয়া আছে হিন্দু দেয় না লাড্ডু ডাব আরো কত দামি দামি ফল খাবার ইব্রাহিম আলাইসালাম মূর্তিখানায় ঢুকলেন দেখলেন যে এত সুন্দর খাবার খা মূর্তির খা খা খা খায় না শেষ হচ্ছে রাগ মাছ এক খাপ দারবান মিলিয়ামের কোরআনে আছে না ডান হাতে থাপ্পড় মারল পাথরের মূর্তি থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষের ব্যথা পায় ব্যথা পাইল এবার উঠল রাগ রাগ ওঠার পরে কুড়াল দিয়ে মূর্তির হাত পা ভাঙ্গা শুরু করে দিল মূর্তির হাত পা ভেঙ্গে মাথা ভেঙে নাক ভেঙ্গে তসনস করে দিয়ে বড় মূর্তির গায়ে কুড়াল লটকিয়ে এবার তিনি সরে পড়লেন লোকেরা মেলার থেকে আসলো মেলার থেকে এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে কোনো ভূমিকম্প নাই কোনো মারামারি হয় নাই যুদ্ধ হয় নাই ভূমিকম্প হয় নাই কেন এই মূর্তিগুলো ভাঙল নমরুদের কাছে চলে গেছে ডাইরেক্ট সর্বনাশ হয়ে গেছে মূর্তিদেরকে ভাঙল নমরুদ চলে আসলো তাফসিরে লেখেন নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল চিন্তা করে ওই যে বললাম আমাদের বুদ্ধি ছিল কিন্তু কোরআন ছিল না বুদ্ধি ছিল ভালোই বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বলল প্রথম কথা এখানে কোন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না ভালো জানে না কেন তারা এই প্রশ্ন ছেড়ে লিখেছে নমরুদ এমনি বিচক্ষণ ছিল চালাক ছিল যখন দেখলো কোনো ভূমিকম্প হয় নাই কোনো মারামারি হয় নাই যুদ্ধ বিগ্রহ হয় নাই সব মূর্তিগুলো ভাঙলো আবার একটা বাকি আছে নিশ্চয়ই এটা কোনো এটা কোনো হঠাৎ করে কিছু হয় নাই এটা একটা পরিকল্পিত কাজ এটা একটা সমাজ পরিবর্তনের কাজ আর এইরকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় এই জন্য প্রশ্ন করছে কোন যুবক আছে কি এবারে লোকেরা বলল হা হা একজন যুবক আছে যে যুবককে আমরা জানি সে মূর্তিগুলোর সমালোচনা করে এবারে এব্রাহিম আলাইসালামকে ধরে আনা হল এব্রাহিম আলাইসালাম ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো বড়টাকে জিজ্ঞেস করো যারা কুরাল নিয়ে দাঁড়াই বাদু ওরা বুঝতে পারলো বলো ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে জানে না এই মূর্তিগুলো উত্তর দিতে জানে না এবারে তিনি সুযোগ পাইলেন সঙ্গে সঙ্গে দাওয়াত দেওয়া শুরু করলেন ও আমার জাতি তোমরা কেন এমন জিনিসের পূজা করছ যেই জিনিস কথা বলতে পারে না যে জিনিস কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না কোনো খাবার খেতে পারে না এমনকি ওদেরকে যদি কেউ কুড়াল দিয়ে মারে ওদের হাত পা ভেঙে ফেলে তাও নিজেকে বাঁচাতে পারে না কুত্তায় যদি ওদের মুখে পেশাব করে তাও ফিরাইতে পারে না এক লোক মূর্তি পূজা করতো খুব বেশি মূর্তি পূজা করতো এই জন্য সফরে গেলে মূর্তি পাওয়া যায় কিনা এই জন্য একটা পাথরের মূর্তি তৈরি করে সাথে রাখলো পেশাবে ধরলো মূর্তির এক জায়গায় রেখে দাঁড় করে পেশাব করতে গেছে দূরে একটু আইসা দেখে যে মূর্তির গা ভেজা মনে করছে রহমতের বৃষ্টি পড়লো কিনা জিবা দিয়ে চাটা শুরু করলো দেখেন টক টক লাগে টক আবার গন্ধ আসে ব্যাপার কি রহমতের বৃষ্টি তো না এটা কি হইল পিছনে দেখে যে একটা কুকুর দাঁড়াই আছে কুকুরে কি করে এক পা উঁচু করে কোনো পারে দেখা পেশা করে এই কারবারটা কে করেছে বুঝতে পারলো কুকুর এই কাজ করে গেছে সঙ্গে সঙ্গে মূর্তি রেখে আছাড় ভেঙে ভেঙে বলারে শয়তান কুত্তায় তোর মুখে পেশাব করে গেল ফিরাইতে পারেনি না তুই আমার কি উপকার করবি এব্রাহিম আলাইসালাম ওই জাতিকে দাওয়াত দিলেন এই মূর্তি কোনো কিছু খেতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এমন কি ওদের হাত পা ভেঙ্গে চুরমার করে ফেলা হলো নিজেকে রক্ষা করতে পারে নাই এই মূর্তির কেন পূজা করছো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর আনুগত্য করার জন্য আমি যে আল্লাহর ইবাদত করি আমি তার দিকে মতবাজ্য হয়েছি আমি মতবাজ্য হয়েছি কার দিকে আনা মিনাল মুশরিকিন ইন্নি আমি আমার চেহারা মতো অর্জ করলাম লিল্লাদি ওই জাতের সামনে যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কার সামনে না কোন খাজা বাবার দিকে পীর বাবার দিকে আর পীরের ছবি আঁকতে হয় কলমের মধ্যে হুজুরে কলম পীরে সব দেখে সব দেখার মালিককে পীর সব মুড়িদের অন্তরের খবর সব জানে অন্তরের খবর জানেন একমাত্র একজন কে সে না বিশ্বাস আল্লাহ তারা জানেন আর কেউ জানে না কয় পীর সাহ মুড়িদের অন্তরে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় মুড়িদের টেরো পায় না ও আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইসালাম বিষয়টা পরিষ্কার করে দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি আমার চেহারা মতো অর্জ করলাম কার দিকে লিল্লাদি ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান একনিষ্ঠ ভাবে সব কিছু বাদ দিয়ে ত্যাগ করে একজনের দিকে মত অজ্জ হলাম অমানামিয়াল মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহকেও মানে আবার গায়রুল্লাহকেও মানে আল্লাহকেও মানে পীরের ছবি আবার কাছে রাখে ঘরে রাখে আছে না অনেক পীর পীরের ছবি রাখতে হয় মূর্তি পূজা আর আধুনিক রূপায়ণ আগের মক্কার কুফাররা মূর্তি পূজা করতো পাথর দিয়ে বানাইয়া আর এরা মূর্তি বানাইছে কি দিয়ে ছবি দিয়া ও আমার ভাইয়েরা এব্রাহিম আলাই সালাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন আপনাদেরকেও সেইভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ তারা বলছেন তোমরা কার কাছে চাচ্ছ আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর খ্যাতমত করেছে কি করেছে কিন্তু আবু তালেব মুসলমান ছিল আল্লাহ নবীর অনেকে জানেন না ইতিহাস আল্লাহ নবীর একজন চাচা ছিল আবু তালেব আলীর আব্বা কার আব্বা হজরত আলী রাজি আল্লাহ তালার আব্বা আল্লাহ নবীর আপন চাচা আলী আবু তালেম আল্লাহর নবীকে লালন পালন করেছে সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে এমনকি সব কাফেরা যখন আবু তালেবের কাছে আবেদন করল আবু তালেব তোমার ভাতিজাকে বারণ করো লাহ দাওয়াত দিতে সে যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব আর যদি সে নেতা হতে চায় মক্কার রাজ মুকুট তার মাথায় পরিয়ে দিব কিন্তু খবরদার লাইল্লাহর দাওয়াত দিতে পারবে না ও আমার ভাইয়েরা আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল ও মোহাম্মদ আমার ভাতিজা শুনো এই মক্কার নেতারা সব তোমার কাছে আবেদন করছে তুমি যা চাও তাই দেওয়া হবে খালি লাই লাই দাওয়াতটা বন্ধ রাখো তুমি চাও যা সব দেওয়া হবে আবু তালেবের কথা শুনে আল্লাহ উত্তর দেব আমার চাচা শুনে রেখো ওরা এই দুনিয়ার নেতৃত্ব নয় দুনিয়ার সুন্দরী নারী নয় দুনিয়ার সবচেয়ে বড় ধনী নয় আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আসমানের চাঁদ যদি আমার আড়া খাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য আল্লাহর এই কালিমা দুঃসাহাদা লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না জোরে বলুন সুহান জোরে বলো না শয়তান ভেঙে যায় আবু তাহলে বুঝতে পারল এই মক্কার নেতারা তার ভাতি তাকে হত্যা করার চক্রান্ত করবে বিরোধিতা করবে আবু তালেব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলল মোহাম্মদ শুনো আমি জানি তুমি যে দাওয়াত দিচ্ছ এটা সত্য দাওয়াত তোমার কথা ঠিক তোমার দিন সত্য তোমার ধর্ম সত্য কিন্তু আমি ইসলাম গ্রহণ করি না আমার জাতি আমাকে খারাপ বলবে সেজন্য জেনে রাখো তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও আল্লাহর কসম ওরা সব মক্কার লোকেরা একাত্র হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে আমার রহুটা থাকবে চলে বলুন সুবাহ এই আবু তালেব আল্লাহর নবীর সারা জীবন খেদমত করলো পাহারাদারি করলো তার ওয়াদা ঠিক রাখলো কিন্তু ইসলাম গ্রহণ করে নাই মৃত্যুর সময় গিয়ে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে বসলেন বললেন চাচা যান সারা জীবন তুমি আমাকে খেদমত করেছ সারা জীবন তুমি আমার পক্ষে থেকেছ তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছ আমি চাই তুমি বলো লাই রাহা এইটা না বললে আমি কিছু করতে পারবো না সুপারিশ করতে পারবো না ও আমার ভাইয়েরা আল্লাহর নবী তো বললেন চাচা লাইলাহিল্লাহ না বললে কিছুই করতে পারবো না আর এখন পীরেরা বলা শুরু করছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই হিন্দু বৌদ্ধ যে যেরকম আছে তারা ওই ধর্মে বসে আল্লাহকে পাবে পরকালে মুক্তি পাবে পরে নাউজবুল্লাহ বিনজালে ও আমার ভাইয়েরা আবু তার মৃত্যুর সময় আল্লাহর নবীকে বললেন লাইল্লাহ বলো এটা হচ্ছে বেহেস্তের চাবি লাইলাহ মানে সব বর্জন ইল্লাহ মানে গ্রহণ এটা তাও হেদের নাম কি এক আল্লাহ ছাড়া আর কিছু নেই তাও তাওহিদ এইটা ছাড়া কিছুই চলবে না দেওয়ানবাগি পীর বলেন চন্দ্রপাড়ার পীর বলেন আট্রসি বলেন মাইজবান্দারি বলেন এরা কারো নিকটে পরকালে ইসলাম গ্রহণ করা দরকার নেই মুক্তির জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বই আছে এদের বইতে আছে আমাকে বই সবগুলো আছে বাসায় যাই হোক এই লোকগুলো বলেন পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আর আল্লাহ কি বলেন আল্লাহ বললেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আল্লাহ তারা বলেন অমাই অবস্থা ইসলামের দিন আন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মত অন্য কোন মতবাদে বিশ্বাসী হয়ে যে ব্যক্তি মুক্তি তালাশ করে আল্লাহ তারা বলছেন মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ও আমার ভাইয়েরা আল্লাহ বললেন পরকালে মৃত্যু পরে কবরে তিন প্রশ্ন একটা প্রশ্ন আসবে কি আমার দিন উকা তোমার দিন কি ছিল ধর্ম কি ছিল তখন উত্তর দেবে কি কি উত্তর দিবে ধর্ম নিরপেক্ষ ছিল একদল ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদ আর একবারে বলবে আমি হিন্দু ছিলাম খ্রিস্টান ছিলাম মুক্তি পাবে বলতে হবে ইসলাম বলতে হবে কি ইসলাম ছাড়া অন্য কিছু বললে হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও সেকুলার হও ধর্মনিরপেক্ষ হও গণতন্ত্রী হও সমাজতন্ত্রী হও তোমার উত্তর আসতে হবে ইসলাম উত্তর আসতে হবে কি ইসলাম ছাড়া অন্য কোন উত্তর দিলে তাই এমন বাড়ি মারবে বাড়ি মারার সঙ্গে সঙ্গে সত্তর গজ দিতে চলে যাবে কবরটা দুই দিক থেকে চাপ দিবে হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলবে ঠিক কিনা ও আমার ভাইয়েরা লাইল্লাহ ছাড়া কোন মুক্তির পথ নাই এটা এক এটা নাম কি একজন শূন্য লাগছে শূন্য একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য এক লাখ শূন্য লাগছে কোন মূল্য আছে শূন্য লক্ষ লক্ষ শূন্য কোন মূল্য আছে এবারে আবার একটা এক লাখ এক একের ডানে একটা শূন্য দাও কত হবে এখন সুন্দর মূল্য আছে কিনা আর এক শূন্য কত হবে আর এক শূন্য কত হবে ঠিক তেমনি ভাবে নামাজ করো রোজা করো আল্লাহর ইবাদত করো যা কিছু করো কবুল হওয়ার জন্য একটা শর্ত লাইলাহা এক লাগাতে হবে এই লাইলাহা ছাড়া ইসলাম গ্রহণ করা ছাড়া কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহর নবী সেজন্য চাচা আবু তালেবকে বললেন ও চাচা তুমি বলো লাহ এতটুকু বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো নতুবা সুপারিশ করতেও পারবো না আবু তালেব শ্বাস পর্যন্ত মরে গেল ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ বললেন আমি আমার চাচার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না বছরে বলেন আল্লাহ আল্লাহর নবী দোয়া করতে লাগলেন আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন আপনার চাচা আপনার ভাতিজা আপনি মনে চাইলে হেদায়ত দিয়া দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে না কোন পীর সাহ আল্লাহর নবী যখন তার চাচা মুতালেমকে হেদায়ত দিতে পারেন নাই তরাইয়া নিতে পারেন নাই এর পরে যদি কোন পীর বলে সে তরাইয়ে নিবে পার করে নিবে বেহস্তের টিকিট দিয়ে দেয় সে ব্যক্তি পীর না শয়তান ওই যে শুরুতে বলেছি আমেরিকার দালাল এমনি খ্রিস্টানদের দালাল ছেড়ে দিয়েছে দালাল দেখে চিনা গেছে এখন এই দালালগুলো বেহস্তের টিকিট দেয় এরা পার করে নিয়ে যাবে বেটা তোর নিজের পার করবে তার খবর আছে কিছু বড় বড় সাহাবাহিক ভয় পেতেন অমরেন্দ্র খত্তাব বলেন আল্লাহ তারা যদি কেমতের মাঠে বলেন উম্মতের মধ্য থেকে একটা লোক মাত্র জাহান নামে যাবে আমার ভয় হচ্ছে সেই লোকটা আমি কিনা সেই লোকটা আমি কিনা এত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি এরা সবসময় ভয় করতেন আর এই বিশ্বাবেরা মাশাল্লাহ বেহস্তের কি করে ও নিজেদের যে বেহস্তে দেওয়ার কোন গ্যারান্টি আছে গ্যারান্টি দেওয়ার মালিককে পরিষ্কার বুঝতে হবে এর চেয়ে পরিষ্কার ওয়াজ আমার জানা নাই আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন নিজের চাচাকে যেই চাচা সারা জীবন নবীর খ্যাতমত করলো আলীর বাবা সেই আলীর দিল বাবাকেও আল্লাহ নবী হেদায় দিতে পারলেন না এরপরে যদি কেউ বলে সে হেদায়ত দিয়ে দেয় পার করে নিবে তরাইয়া নিবে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে এই সমস্ত আকিদা বিশ্বাস যারা রাখে তারা মুসলমান না শয়তান আল্লাহর শয়তান کار شیطان میکنی نامت ولی বর অলি নস্তলানত বর অলি এই শয়তানগুলো আপনাদের মাঝেও আছে এলাকায় আসবে আল্লাহর হাবিব ফরমান অ মুসলমান শুনে রেখ আল্লাহর নবীর সাদ করেছেন আমার মৃত্যুর পরে বনে ইসরায়েল যেরকম বাহাত্তর ফেরকা হয়েছিল আমার উম্মা তেহাত্তরটা ফেরকা বিভক্ত হবে কয় ফেরকা এহুদি খ্রিস্টানদের বেশি না কম বনে ইসরায়েল হয়েছিল বাহাত্তর আমরা কাফের খাবো আল্লাহ রবি বলেন বনি শুনে রেখো বনি ইসরায়েল বিভক্ত হয়েছিল আর অচিরে আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে ফেরকা কুল্লহম ফিন্নার এরা সব নামি হবে একটা মাত্র দল নাজাত পাবে কয়টা দল না পাবে মুক্তি পাবে কয়টা সরল রেখা কয়টা আর বক্র রেখা কয়টা এই সরলরেখা কয়টা হয় আল্লাহর নবী সোজা একটা দাগ দিলেন সোজা দাগ দিয়ে বললেন এইটা আল্লাহর রাস্তা এরপরে ডানে দাগ দিলেন বামে দাগ দিলেন বললেন এইগুলো শয়তানের রাস্তা কার রাস্তা এরপরে বললেন আলা ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে অমুসলমান যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান এদেরকে বিভিন্ন দলে ঢুকিয়ে দেয় কি করে আমরা আল্লাহর দিন মানবো কি মানব আল্লাহর দিনের তরিকা একটা কটা তরিকা আর শয়তানের তরিকা কত হাজার তরিকা সব তরিকা বাদ দিয়ে আমাদের যত তরিকা আছে কেউ তিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি কেউ দিদি কত তরিকা তৈরি করেছে মুসলমানরা আল্লাহর নবী যেদিন এই দাঁত দিয়ে দিয়ে বুঝালেন সেই দিন কোন তরিকা ছিল সেই দিন যেই তরিকা ছিল সেই তরিকা নাম ইসলাম তার নাম কি ওই ইসলাম ছাড়া আর যত তরিকা পরবর্তীতে তৈরি করেছে সমস্ত তরিকা বর্জন করে একটা তরিকা গ্রহণ করব সেই তরিকার নাম কি ইসলাম আমাদের পরিচয়কে আমরা মুসলিম আমরা কি কোরআনে বলা আছে আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ার ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে ন্যাক আমল করে এবং সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন কি তো ওইগুলো কোথেকে আসলো চিস্তি কাদেরি নকশাবন্দি মুজাদ্দিদি সাবেরি অমুক তমুক কত তরিকা তৈরি করা হয়েছে আল্লাহর নবীর সময় তরিকা ছিল বুঝতে হবে মুসলমান চিন্তা করতে হবে কোন বড় আলেম কি বলল কোন বড় পীরসাব কি বলল ওইটা দেখার বিষয় নয় আল্লাহর নবী বিদায় হাজের ভাষণে বলেছেন তারা তো ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি কয়টা জিনিস যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে ধরবে পদভ্রষ্ট হবে না গোমরা হবে না সেই দুইটা জিনিসের নাম কি কিতাব আল্লাহে অসুন্নাতা একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর একটা হল নবীন সহি হাদিস কয়টা জিনিস হল আল্লাহর তারা নিজেও বলেছেন কোরআন শরীফের সুরায় নেসার উনষাট নম্বর আয়াতে বলেছেন আজকে বললাম আমি বললাম একরকম আর একদল আলেমরা বললো আর একরকম বড় পৃষ্ঠরা বললো আর একরকম তাহলে কি করবেন আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলম নিজে সুরায়নে উনষাট নাম্বার আজ পরিষ্কার বলে দিয়েছেন মুসলমান যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয় মুফতি জসিমুদ্দিন রাহমানি বলেছেন একরকম আর সমস্ত পিসাবরা বলেছে আর এক রকম মুফতি জসিমুদ্দিন রহমানি বলেছেন আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা হল মান আত্ম আনি দাখাল যে ব্যক্তি রসুদের তাহাত করবে জান্নাতে প্রবেশ করবে আমার আসো আনি ফাকাদ আব সাহাবা যারা নবীর সুন্নার ইত্তেবা করবে না তারা জাহান নামি আর পীর সাহরা বলল যে না শর্টকাট তরিকা সাবেরি তরিকা সৃষ্টি তরিকা অনেক তরিকা বাতাইল কোনটা মানব রসুলের তরিকা না মানুষের তৈরি করা পরবর্তী তরিকা কোনটা ব্যাস দেখে গেছে চিন্তা করি এত বড় বড় আলেমরা এত তরিকা তৈরি করলো ও আমার ভাইয়েরা আমি সেজন্য পরিষ্কার করে দিয়েছি যদি কারো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে এবারে আল্লাহর কথা মানো আল্লাহ বলেছেন যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে বিতর্ক দেখা দেয় কোন বিষয়ে বিবাদ দেখা দেয় ঝগড়া ভাতার দেখা দেয় মতানুক্য দেখা দেয় একজনে বলল জায়েজ আরেকজন বলল না জায়েজ তখন তোমরা কোথায় যাবে আল্লাহ বলছেন ফারুদ্দুলে তাহলে তোমরা কোরআনের এবং সুন্দর কাছে ফিরে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরে যাও আল্লাহর কাছে ফেরত দাও রাসুলের কাছে ফেরত দাও কোরআন হাদিসের সঙ্গে মিলাও যারটা কোরআন সুন্নার সঙ্গে মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওরটা মানবে না ঠিক কিনা কার কথা আল্লাহর কথা মানবেন না আল্লাহর কথাও মানে না না এত বড় হুজুর নাকি ভুল বলতে পারে নাকি সারা জীবন তাবিজ দেখে আসলো এত বড় বড় আলেমা তাবিজ দেখে এখন বলো যে এগুলো শিরিক সারা জীবন মিলাদ পরে আসলাম কোরআন খতম করে আসলাম মুখ নামে খাওয়ান দিয়ে আসলাম আর এখন বলে এগুলো বেদাত ও ভাইরা আল্লাহর নবী যে কাজ করতে বলেন তা করবেন নামাজ পড়ে যদি সন্তান দোয়া করে হাম হুমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ কবুল করে কিনা নামাজ পড়বে না বাপের নামে খাওন দেয় মায়ের নামে খাওন দেয় আল্লাহর নবী এর সাদ করেছেন তুমি কি করবে শুনে রেখো ইদা মাতাল ইনসানু মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকারের আমল মৃত্যুর পরও চালু থাকে কয় প্রকার আমল ওইগুলো করেন আমি খাওয়ান দিতে মানা করি নাই গোপনে গরিবদের সাহায্য করেন মসজিদ করে দেন মাদ্রাসা করে দেন ইমাম সাহেবকে গোপনে হাতিয়া দিয়ে আসেন জায়েজ কিনা জায়েজ ইমাম সাহেবের বাসায় গিয়ে একদিন একটা মুরগি কিনে দিয়ে আসেন আর একদিন একটা মাছ কিনে দিয়ে আসেন ইমাম সাহেব বাচ্চাদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে ভালো খেতে পারবে তা না করে ইমাম সাহকে তুমি দাওয়াত দিয়ে মুরগি খাওয়াইলা কায়দা মতো আর ওই বিবি সাহেব না খেয়ে আছে খবর নাই ঠিক কিনা বেতন দেয় পাঁচশো টাকা কয় টাকা আর তামিজ দেখা পয়সা দেয় ওই সব বন্ধ করে সহি তরিকায় ইমাম সাহেবকে হাতিয়া দাও সম্মানের সঙ্গে গোপনে তার বাসায় পৌঁছে দিয়ে আসো অমুসলমান এই কাজগুলো করতে রাজি না কোরবানির চামড়া তার বাড়ি গিয়ে আনতে হবে কেন তুমি মুসলমান তোমার দায়িত্ব হচ্ছে এটা মাদ্রাসা লিল্লাবাড়িকে পৌঁছে দিয়ে আসা এতিমদেরকে দিয়ে দেওয়া গরিবদেরকে দিয়ে দেওয়া জাকাত তুমি দিয়ে আসবা তোমার কাছে দিতে যাবে কি জন্য তোমার দায়িত্ব তুমি আদায় করো সেগুলো করবে না আল্লাহ রবি ফরমান মানুষ যখন মারা যায় এন কতান হু আমালুহু সব আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিং তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে কয় প্রকার আমল ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন জীবদ্দশায় কোন সৎকার জারিয়ামূলক কাজ করলো মাদ্রাসা করলো মসজিদ করলো রাস্তাঘাট করে দিল একটা গাছ লাগাইল অথবা একটা খানা তৈরি করলো অথবা একটা পুকুর করে দিল অথবা টিউবওয়েল বসিয়ে দিল বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো এগুলো সব সৎকার জারিয়া সবগুলো কি দুই নম্বর কাজ হলো আও এলমে দিন শিক্ষা দিয়ে গেল আমরা মাদ্রাসায় পড়াই আমাদের ছাত্র হচ্ছে আমরা মরে গেলে ওই ছাত্ররা পড়াবে ছাত্রদের ছাত্র তাদের ছাত্র তাদের ছাত্র মৃত্যু পর্যন্ত আমার মাধ্যমে যতগুলো লোক এলেম পেল আমি দুনিয়ার থেকে মরে গেলেও আমার মাধ্যমে যারা হেদায়ত পেল যারা ইমান অর্জন করলো যারা এলেম পেল তাদের মাধ্যমে কেমন পর্যন্ত আমার আমল নামায় সব জারি থাকে বলুন সুবাহ আল্লাহ তিন নম্বর হল যদি কোনো ন্যাক সন্তান রেখে যায় ওই ন্যাক সন্তান পিতা মাতার মৃত্যুর পরে নামাজের পরে অথবা ভোর রাত্রে উঠে যুদের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে রব্বির কামা রব্বায়ানি রব্বুর আমার পিতা মাতা আমাকে যেভাবে শৈশবে শিশু অবস্থায় লালন পালন করেছেন আদর সোহাগ দিয়েছেন আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সেভাবে জান্নাতে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে মায়া মমতাদের লালন পালন করো এটা কার শেখানো দোয়া আল্লাহর শেখানো দোয়া এই দোয়াগুলো করবেন কি করবেন তা বললাম কি করবেন না তাও বললাম এখন থেকে তাবিজ কবজ বাদ তাবিজ কবজ গাইরুল্লাহ মুর্দার নামে খাওয়ন দেওয়া বাতিল বেদাত পীর মুর্শিদ গাইরুল্লাহ নবী রসুলদের কাছে প্রার্থনা প্রার্থনার কাছে আল্লাহর কাছে আমার ভাইরা আমার মাজার মজার গায়ুল্লাহ কারো কাছে প্রার্থনা করা যাবে না সব কিছু গায়ুল্লাহ থাকবে শুধু এক আল্লাহ ইল্লাল্লাহ বাকি সব ফকির বাকি সব কি কোরআন বলছে হে দুনিয়ার মানব জাতি তোমরা সব আল্লাহর কাছে ফকির সব কি তোমাদের ইমাম ফকির মুক্তাদি ফকির পীর ফকির মুরিদ ফকির দরগা ফকির দুর্গা ফকির বাজার ফকির বাজার ফকির মাদ্রাসা ফকির মসজিদ ফকির আংতুমুল ফুকারাউল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির ফকির কেন বলল দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির একজন ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না ঠিক কিনা একটা ভিক্ষুক আর একটা ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় নাকি জানে আমি যেমন বিক্ষোভ ওই ওরকম ভিক্ষুক এই জন্য ভিক্ষা চায় না আল্লাহ তারা বলে দিলেন ও দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মানুষগুলোকে কাউকে বাদ দিয়েছে এখানে কাউকে বাধ্য হয় নাই আল্লাহ বলছেন আন্তুমুল ফোকারাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির আল্লাহু হামিদ ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ ধনী একমাত্র কে কাজে চাইব কার কাছে না খাজা বাবার কাছে গাজা বাবার কাছে পীর বাবার কাছে ল্যাংটা বাবার কাছে কারো কিছু দেওয়ার ক্ষমতা আছে নবীরা প্রার্থনা করতেন কার কাছে এখন মাজার তৈরি করে মাজারে যায় সিলেট গেলে দেখবেন মাজারের পাশে গজার মাছ আবার চিটাগাং গেলে দেখবেন কুমির আবার খানজাহান আলী গেলে কুমির কোথায় খানজাহান আলী চিটাগাং গেলে কি কচ্ছপ কোন জায়গায় কচ্ছপ কোন জায়গায় কুমির কোন জায়গায় কি আমি যখন সৌদি আরবে একটা মসজিদে ভাষণ দিচ্ছিলাম তখন বললাম যে এইরকম মাজার আছে ওরা বিশ্বাসই করো না শেষে একজন আরব সে আবার তাবলিগ আসছিল মনে হয় এইসব দেখে গেছে সে দাঁড়ায় কানা সুক্তবি আইনে ইয়া আমি নিজের চোখে দেখে আসছি ওই বড় বড় লম্বা লম্বা গজাল মাছ কচ্চপ কুমির এইগুলোকে মানুষ খাওয়ান দেয় নিজের জীবনে মুরগি কিনতে খায় নাই কুমিরের খাওয়ায় আর মনে করে কুমির ওই আল্লাহর অলি কুমিরের সুরত ধরে এসে গেছে নাউজারে ও আমার ভাইয়েরা এই গুলো এহুদি খ্রিস্টানরা সুপরিকল্পিত ভাবে কতগুলো গাঁদা গাঁদাখোরদের মাধ্যমে পীর নামদারি ভণ্ডদের মাধ্যমে এই কাজগুলো ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের মনে রাখতে হবে আল্লাহ তারা বলছেন আংতুমুল তোমরা সব কার দরবারের ফকির তোমরা সব ফকির একমাত্র ধনীকে ওই আল্লাহর কাছে যদি চাইতে পারো ঠিক মতো ইমানদার হতে পারো তাও সেই ভিত্তিক ইমান অর্জন করতে পারো তাহলে জেনে রাখো যে আল্লাহ তালা যুগে যুগে নবীদের সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছে কিনা ইব্রাহিম আলাহ সালাম দাঁড়িয়ে গেলেন নমরুদের গোষ্ঠী এখন ঠকে গেল মনে আছে না এবারে নমরুদ বলল দেব দেবীদেরকে সাহায্য করতে হবে মূসাকে আগুনে পোড়াতে হবে এবারে আগুন জ্বালালো আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে আবেদন করল রব্বুল আলমিন তোমার দোস্ত ইব্রাহিমকে আমরা সাহায্য করতে চাই আল্লাহ তারা বললেন যাও ইব্রাহিম যদি তোমাদের সাহায্য চাই করো আমার আপত্তি নাই জিব্রাহিল গেল মিকাইল গেল ইসরাফিল গেল জিব্রাহল বলল ইব্রাহিম তুমি যদি একটু হুকুম দাও আমার একটা পাখা দিয়ে আঘাত করে ওই নমরুদের গোষ্ঠী ওদের আগুনে পুড়ে সারখার করে দেই ইসরাফিল বলল আমি একটু ফু দেই দেখেন না ফিগরে গাছ উড়ে নিয়ে গেছে আমি যদি ফু দেই ওই নমরুদের গোষ্ঠী বাতাসের সঙ্গে উড়ে কোথায় যাবে খবর থাকবে না ইব্রাহিম আলাই ইসলাম বলেন আমি তো তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই আমি ইসরায়েলের পক্ষে দাওয়াত দেই নাই আমি নমরুদের আমি জিব্রাইলের পক্ষে দাওয়াত দেই নাই আমি যে আল্লাহর জন্য দাওয়াত দিয়েছি যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছি সেই আল্লাহর সাহায্য কামনা করছি আল্লাহ তালা বলে ইব্রাহিম ইমানের উপরে মজবুত রয়েছ তাও হিদ কি আমানত সিনু মে হে হামারে আশা নেহি মেটানা নামো নেশা হামারা তাও হিদের ইমান রয়েছে এক আল্লাহর ইমান রয়েছে অন্তরের থেকে সব গায়ের উল্লেখ উৎখাত করেছি এব্রাহিম দাঁড়িয়ে আছে এবারে নমরুদের গোষ্ঠী এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো আল্লাহ তারা বলে ইব্রাহিম রে তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাওয়া তা করেছ এখন তোমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় আমার ক্ষমতা সেখান থেকে শুরু হয় আমি তোমার জন্য সাহায্য করছি দেখো কি করছি আল্লাহ তারা বলেন কুল্লায়ানারু কুনি বারদাম ইব্রাহিম ও আগুন ইব্রাহিমের পর ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়েও না কষ্ট করে যা আরামদায়ক হয়ে যাও ঠান্ডা করেছেন কে আল্লাহ তারা সাহায্য করেছেন কিনা বোঝা গেল আজ যদি সেই ইব্রাহিমের মতো ইমান নিয়ে মুসলমানরা দাঁড়াতে পারে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে পারে তাহলে ইসরায়েলের সব ক্ষমতা এহুদদের ক্ষমতা খ্রিস্টানদের ক্ষমতা আমেরিকার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি সাহায্য করেন না কেন আল্লাহ বুড়ো হয় নাই আল্লাহর শক্তি কমে নাই লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا আল্লাহর কোন পরিবর্তন নেই আল্লাহ আগে যেমন ছিলেন তেমন আছেন আবার থাকবেন আল্লাহ তালার শক্তি কমে নাই আল্লাহ ইসলামে সাহায্য করার শর্ত হচ্ছে এব্রাহিম যেরকম ভাবে অটল ছিলেন কোন বাতিলের সামনে মাথা নত করে নাই ওই মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তৈরি আছেন আর শেরেক মার্কা মুসলমান কবর পূজারী মুসলমান পীর পুরাজি মুসলমান আর মাজার পূজারী মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কোন অঙ্গীকার করেন নাই সেজন্য কবি ইকবাল বলেছেন আজ বিজু করে ইব্রাহিম কাইমা পেদা आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারো যে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমের জন্য নমরুদের শক্তিকে দুর্বল করে দিয়েছিলেন আগুনকে গুলবাগিচা করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছে তোমার সাহায্য করতে পারে ঠিক কিনা মুসা আলাই ইসলাম এই কাহিনী দিয়ে শুরু করেছিলাম ফেরাউনের সামনে দাওয়াত দিলেন ফেরাউন সে একই বার করল মুসার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করল জাদুঘরদেরকে আনলো শেষ পর্যন্ত আল্লাহ তারা সাহায্য করলেন মুসা ফেরাউনের বিরুদ্ধে বনি ইসরায়েলদেরকে মুক্ত করার শুরু করলেন বনি ইসরায়েলদেরকে মুক্ত করে তিনি নিয়ে রওনা হলেন এবারে সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মুসার লোকেরা ভয় পেয়ে গেল সর্বনাশ এখন কি হবে আল্লাহ রাব্বুল আলম বলে মুসারে তোমার ক্ষমতা ছিল বনে ইসরায়েলদেরকে ফেরাউনের গোলামীর থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান করা ওদেরকে তুমি নিয়ে এসেছ এখন তোমার সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মুক্তির কোনো পথ নেই আমার কৌশল জেনে রাখো আমি তোমাকে রক্ষা করব ফেরাউনকে এই নদীতে ডুবাবো তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিল সঙ্গে সঙ্গে বনে ইসরায়েলদের বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ বনে ইসরায়েল পার হয়ে চলে গেল ফেরাউন যখন সেই রাস্তা দিয়ে ডুব যেতে শুরু করলো দুই পাশের পানি চাপা দিয়ে ফেরাউনকে জনমের মনে বিদায় করে দিল আল্লাহ রাব্বুল আলমিন তার কুদরাতি সাহায্য করলেন বোঝা গেল আবারও প্রমাণ করলেন যদি তাও হেদের ইমান থাকে এক আল্লাহর প্রতি ইমান থাকে মূসাকে যে আল্লাহ তারা সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছে কিনা মিসলে কালিম হো আগার মারে কাজ মা কুই آج بھی آتی ہے কোহে তুর সে বাঙ্গেলা তাকাফ মুসলমান জাতি মুসার মতো যদি সেই রকম লাঠি আর সেরকম ইমান তৈরি করতে পারো লাঠিও লাগবে ইমানও লাগবে লাঠি ছাড়াও কাজ হবে না খালি বসে দোয়া করলে চলবে ইউসুফ আলাই ইসলামের কাহিনী পড়ো ইউসুফকে জোলাইখা সাত তার উপরে নিয়ে বাইর থেকে দরজা বন্ধ করে ভিতরে আহ্বান করল ইসুফ ইসলাম কি বসে বসে দোয়া করেছিলেন সামনে দরজা বন্ধ চতুর্দিকে দেয়াল তারপরেও তিনি বসে থাকেন নাই বরং তিনি দৌড় দিলেন কেন দৌড় দিলেন তিনি দেখলেন এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে আমি সেটা যাব ওর পরে আমার ক্ষমতা নেই ওপর ক্ষমতা কার আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ হবে ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে সেজন্য তিনি দৌড় দিলেন দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ রব্বুল আলমী সুপ্রে তোর ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত দৌড়ে আসার তা করেছিস এবারে আমার ক্ষমতা দেখো আমি আমার ক্ষমতা প্রয়োগ করছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয় সাতটা দরজা সবগুলো খুলে দিয়েছেন চলে বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা জীবিত আছেন কিনা আল্লাহ শক্তি আছে কিনা আল্লাহ তারা কেন সাহায্য করছে না পরিষ্কার হয়ে গেছে আজকে তবা করো মুসলমান পাঁচ নামাজ পড়বো রমজান মাসে রোজা রাখবো ধনী হলে হজ করবো জাকাত দিব মেয়ে লোকদেরকে বলো পর্দা করব মা বোনদের পর্দা করাবো হালাল রুজি খাবো সুদ খাবো না ঘুষ খাবো না এগুলো সব বলা হয়েছে না তাবিজ কবজের ধারে কাছে যাবো না মিলাদ পর্ব না দুরুদ শরীফ পর্ব নবী দুরুদ সব পড়ে থাকবো চলতে ফেরতে হাঁটতে বসতে নবীর দুরুদ পর্ব প্রচলিত মিলাদ প্রচলিত যে অনুষ্ঠান মৃত্যুরতির নামে খাওন তিন দিনা খাওন চল্লিশা খাওন মৃত্যুবাসী খাওন এইগুলো বর্জন করবো রাজি ইনশাআল্লাহ কে কে রাজি আছে হাত দেখেন নারা দেখবি আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে আমিন আমি অনেকক্ষণ কথা বললাম আর একটা মাহবিল করে আছি ঢাকাতে সেইখানে মাহফিল করে তারপরে আসা এরপর তো আসতেও কষ্ট হয়েছে ক্লান্ত দোয়া চাই জাল্লা আল্লাহ রাবুল যদি আমাকে বেশি করে আরো দিনের সহি কথা বলার তো দান করে আমিন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটা আল্লাহর জন্য নিজের কোনো কথা বলি নাই কোরআন হাদিসের কথা বলেছি পরীক্ষার হলে যদি কেউ ভুল ধরে দেয় তার উপরে কি ছাত্র পরীক্ষার্থী খেপে যায় না চা খাওয়ায় চা নাস্তা খাওয়ায় দুনিয়া পরীক্ষার হল আমরা অনেক বিভিন্ন ভুলের মধ্যে লিপ্ত আছি কোরআন হাদিস বাদ দিয়ে আমরা দেশেও গাছ গাছরায় তৈরি নিজেদের মন গড়া তৈরি ইসলাম পালন করছি এই ইসলাম ইসলাম না মক্কা মদিনায় এখন এই সমস্ত কিছু নাই ইসলাম কোরআন নাজির হয়েছে মক্কায় পূর্ণ হয়েছে মদিনায় সেই মক্কা মদিনায় আমি দেখেছি সেইখানে কোন তাবিজ নাই এ মিলাদ নাই কেয়াম নাই এই সমস্ত পীর মুরিদি নাই আমার দেশে ঘরে ঘরে পীর বিনা পুঁজির ব্যবসা পীর হইলে ব্যবসা আছে হাত দিয়ে বদ্ধ যায় এই সমস্ত মক্কা মদিনে নাই ওরা ওলামায় কেরাম আছেন লোকেরা তাদের কাছে যায় আমি আলেমদের কাছে যেতে নিশ্চিত করি নাই শিক্ষক হিসাবে আলেমদের কাছে যাওয়া মাতলা মাসাল জিজ্ঞেস করা সেখানে আছে না আমাদের সময় পীর ছাড়া কেমনে চলবো আরে মক্কা মদিনে কেমনে চলে সেইখানে পীর নাই মক্কা মদিনে পীর আছে নাকি মক্কা মদিনে কোন পীর নাই পীর মুরগি তার সেরেক মনে করে আর বাস্তব সেরেক এটা কারণ আকিদার আগে পীরে সব দেখে পীরে একে ভালো করে দেবে পীর বেস্ট নিয়ে যাবে এই সমস্ত কি বক্তব্য আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং এইসব দেশগুলোতে আছে এইগুলো বর্জন করে আমরা এক ইসলাম মানব কি মানব আমাদের কোরআন আছে কোরআন এক হাদিস এক নবী এক আল্লাহ এক মুসলমানও কি এক মুসলমানদের মধ্যে কোনো ভাগ নাই এখন ভাগ করতে করতে খালি মুসলমান ভাগ করে নাই এক বেটা তিন মালিকের ছাগল বলতো কয় মালিকের এখন ছাগল তো সব দেখতে একরকম ডেলি প্যাস লাগে এই মালিকেরটা ওই মালিকের বাড়ি যায় ওইটা ওর বাড়ি যায় আর ডেলি মালিকেরা যায় তো রাখাল চিন্তা করো ঠিক আছে এখন প্যাস যাতে না লাগে এক এক মালিকের ছাগলে এক একটা চিহ্ন দিব এক মালিকের ছাগলের সবগুলোর কান ছিদ্র করছে আর এক মালিকের ছাগলের সবগুলো নাক ছিদ্র করছে আর এক মালিকের গায়ের ছাগলের গায়ে রং লাগাই দিছে এখন আর পেস্ট লাগে না ঠিক এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভাগ করার জন্য মুসলমানদের টুপি ভাগ করছে কেউ পাস করলি কেউ গোল টুপি দেখেন নাই মুসলমানদের জামা ভাগ করছে এক একজনের জামা এক এক রকম কেউ ফাড়া কেউ গোল কেউ বুধা বেহেন্দা লাগাইছে সুতো দিয়া সব কিছু জামার মধ্যে আবার পাগড়ির কালার পরিবর্তন করেছে কেউ সবুজ পাগড়ি কেউ কালো পাগড়ি কেউ সাদা পাগড়ি এক এক মুড়িদের এক এক আলামত ছাগল ভাগ করছে ইংরেজরা মুসলমানদেরকে এহদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন তরিকার নামে বিভিন্ন পীরের মুড়িদের নামে মুসলমানদের ভাগ করে করে বিভক্ত করে এখন ওরা মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে বোমা মারতেছে মুসলমানদের কোনো কিছুই করার নাই কারণ মুসলমান বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে আজকে যদি মুক্তি পেতে হয় আল্লাহর সাহায্য পেতে হয় এই সবগুলোকে ছেড়ে দিয়ে আমাদেরকে এক কালেমা এক আল্লাহর সাহায্য ছাড়া অন্য কোন সাহায্য কামনা করা যাবে না আমাদের ইহুদি খ্রিস্টানরা আমাদের সাহায্য করবে না আমাদের সাহায্য করতে একমাত্র কে ওই আল্লাহর দিকে রুজু করবে ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন